কাউকে আন্দাজ সাব্যস্ত না করে আন্দাজ বলতে এক কথাই বলা যায় যেমন ইবনা আব্বাস থেকে বর্ণিত আসলে সেদিন এড়িয়ে গিয়েছিল আন্দাজ হলো আল মুরাদ বিলন্দাদ আর রোয়াসা আল মোত্তাবাউন ইউতিয়াউনাহুম সে আন্দাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা নেতা তাদের আনুগত্য করা হয় আল্লাহর আবদ্ধ হয়ে তাদের আনুগত্য করা হয় আমি কিন্তু এই বিষয়টা কিন্তু মূলত আলোচনা করছি এই জায়গায় যে আল্লাহ সুমতাল্লাহ মুমিনদের উদ্দেশ্য করে বলছেন এবং সোলা বাকারার মৌলিকভাবে মানে যে আলোচনাটা করা হয়েছে সেটা যে ইমুনা বিল গাইব থেকে শুরু করা হয়েছে আর কি গায়েবের ভাই মানা না তার একটা অর্থ সম্পর্কে বলছিলাম যে কোনো না বুঝেই কথা বিনা বাক্যে মেনে নেয় মতো অর্থ আমি কিন্তু বলছিলাম ওখান থেকে শুরু করে এরপরে কেবলা পরিবর্তন এরপরে ছাপা মারোয়ার বিষয়ে আসলো এরপরে এখন এসে যে আল্লাহ যা হালাল করেছেন তা তোমার হারাম করো না এটাই ফের অনেক কথা আল্লাহ বিধানসভার ব্যাপার ইলাহ হুকুম ইলাহ ওয়াহিদের ব্যাখ্যা আমরা বলছিলাম যে এক আল্লাহ বিধান মেনে চলা তো এই জায়গায় একটা মানে বরং এই বিষয়ের সাথে খুবই মানে একটা আলাকা অতিদা শক্ত সম্পর্ক রয়েছে আর কি যে যখন তাদেরকে বলা হয় যে হচ্ছে তোমরা আল্লাহর বিধান আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা মেনে চলো মেনে নাও তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যে অবস্থায় পেয়েছি সেটাকে মেনে নিলাম তো এখানে ওই যে কথা আমি এর আগেও বলেছি যে প্রসঙ্গ বাদ দিয়ে চিন্তা করা হয় তাহলে আল্লাহ দিনের বিষয় বোঝায় সামগ্রিকভাবে যে মুসলিম হও তারা বলে না আমরা খাবারে থেকে যাব এক আল্লাহ বিশ্বাস করো না আমরা মূর্তি পূজা করব আর যদি প্রসঙ্গের সাথে চিন্তা করা হয় তাহলে এখানে মানে দিনও একটা বিধান মৌলিকভাবে আলোচনা সুবহানাহু ওয়া বিধিবিধান এরকম একটা আয়তা সরা মাইদাত মাইদাতে আছে ও এরকম একটা আয়াত আছে সোরা মাইদাতে এবং সাধারণত মোটামুটি একাধিক আয়াত একত্রে মিলিত করলে পরে বিষয়টার অধিক হাসে বোঝা যায় এই যে সোরা মাইদা একশো চার নম্বর আয়াত وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার রসুলের ওপরে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে এসো এবং রসুলের দিকে এসো তারা বলে আমাদের পূর্বপুরুষরা তাদের যে অবস্থা আমরা পেয়েছি ওটাই যথেষ্ট এটা হচ্ছে আসলে মাইদের আয়াত এই আয়াতটা মূলত ওই যে বাহিরা সাইবা হাসিলা এই প্রসঙ্গে কিন্তু হ্যাঁ। এই জন্য মানে ওইটা ওই প্রসঙ্গে বলতে বলতে এই কথাটা এসছে এখানেও আগে পরের প্রসঙ্গ দেখলে পরে ওরকম কিছু কথাই যে বলতে চাচ্ছে সেটা বোঝা যায় আর কি তবে সামগ্রিকভাবে আলোচনা বোঝানো একই কথা মূর্তি পূজা ছাড়তে বলা হয় ছাড়ে না এটার মধ্যে আছে অন্তর্ভুক্ত আছে কিন্তু খাস না করে ফেলা কারণ এটা দ্বিমত আছে আমাদের মাঝে যে কফের দ্বারা শরীর হতে শাখা পোশাকের ব্যাপারে মুখাতাব কিনা নামাজ রোজা আমরা জানি সোজা কথায় বুঝি কাপড়দের ব্যাপারে নামাজ ফরজ না এটা ঠিক না নামাজ কাফের অবস্থায় শুদ্ধ না কিন্তু ফরজ এই জন্য যখন কাপড়দের প্রশ্ন করা হবে মা সালা কাকুম ফে সাকার কলু লাম নাকু আল মুসল্লিন অলাম নাকুত ইমুল মিসকিল ওয়াকুন্না নাখুদ মাহাল খায় ওয়াকুন্না নুকাজ দেবো আমি যে নামাজ পড়তাম না আমরা হচ্ছে মিসকিনদের খাবার খাওয়াতাম না অলাই ইয়াহুদ্দালা তো আমি এই এজন্য কাফের অবস্থায় নামাজ কবুল হয় না কিন্তু কাফের অবস্থায় নামাজ ফরজ হয় ঠিক যেরকম হায়েজের গ্রস্ত মহিলার ক্ষেত্রে রোজা হায়েজ অবস্থায় রোজা ফরজ হয় কিন্তু শুদ্ধ হয় না তাই পরে করে নিতে হয় তো কাপড় অবস্থায় যারা মৃত্যুবরণ করবে এদের রান নামে গিয়ে ওই নামাজ পরিত্যাগ করার ব্যাপারে তাদের কাপড় আদায় করা লাগবে এটা রিয়েল কথা এটা হচ্ছে সঠিক ওলামা একরামের মধ্যে যে দুটো মতের মধ্যে এটাই হচ্ছে সঠিক মত আর কি ফুরুই সারিয়া ফুরুই সারিয়াতে তারা মোখাতাব তাহলে এইবার এরা এসে তোমরা জয়েজা কিজালাহুম ইত্তাবিউ মাংসালাল্লাহ কলু বাল্লাত্তাবিউ যখন তাদের বলা হয় আল্লাহ রাউতুল মেনে নাও সব পড়বে উমুম পড়বে এখানে খুশুস করা দরকার নেই তো মূর্তি পদা ছেড়ে দিতে বলা হয় বলে না আমাদের পুরো পোশাক করেছে আমরা করব বলা হয় যে তোমরা আছে এই যে দেখা যাচ্ছে যে মরা জন্তু খেয়েও না আবার এরকম যাই বলা হয় না কেন এটা দেখা যাচ্ছে যে আল্লাহর একটা শরীয়ত এই শরীয়তকে তারা তাসলিম করে কেবলা ব্যাপারে হোক যে কাফের কেবলা ব্যাপারটা নিয়ে মুসলমানদের আদালতন করে আর করে না তো সমান না হুম আবু তালেবের বলা হয়েছে সব থেকে সর্বনিম্ন নিম্ন জানামে শাস্তি হবে আবু তালেবের কেন কারণ তার অন্যান্য ফুরুয়াতে তার মুখালাফাত কম আল্লাহ তালার মা আসি তার কম এরকম আর কি বিষয়টা এটা খুব জটিল বিষয় না যাই হোক এই আয়াতের সঙ্গে ইমাম কুর্তুবি বেশ সুন্দর আলোচনা করেছেন আমি এই জন্য আজকে মূলত তাপসেরটা তাপসের কুর্তুবির ওপরেই হবে মানে এই আয়তে উনি পূর্বেও আলোচনাটা আমি মানে বেশ সুন্দর আলোচনা করেছেন আর কি মূলত যে এই আয়ের থেকেই অনেকে উনি বলছেন যে অনেকে দলিল দেয় যে হচ্ছে তাকলিদ হচ্ছে নিষেধ বা হারাম এরকম অনেক হচ্ছে ইয়ে করে তো প্রথমে উনি বলছেন যে হ্যাঁ মানে যেমন প্রথমে বলছেন যে কলাওলা মাওনা কুয়াত আলফাজি হাজিল আয়াতুতি ইবতলাত তাকলিদ যে এখানে যত যত শক্তভাবে কথা বলা হয় তাতে বোঝা যায় যে হচ্ছে তাকলিদ হচ্ছে বাতিল বাতিল তো এখান থেকে হচ্ছে মানে বলছেন যে তা আল্লাহা কমন বি হাদিল আয়াফি জামের তাকলিদ লিজামিল্লাহি তাল আল কোফার বা ইম লিয়াবাহিম বাতিল তো অনেক সম্প্রদায় যেমন বর্তমানে আল্লাহ হাদিস সালাফি আছে তাকলিদকে ঢালাওভাবে একটা নিন্দা করে এবং এই একগুলো আসলে কিন্তু পেশ করে অনেক জানেন কিনা অনেকে জানেন হ্যাঁ, ভালো আকারেই পেশ করে তো এখানে তারা আসলে এই আলোচনা অনেক সুন্দর আলোচনা করেছেন মানে মৌলিক একটা বিষয় তারা এড়িয়ে গেছে তাদের সহজাত মানে, ইয়ের মানে অনুযায়ী আর কি সাধারণত তারা বিভিন্ন পরিবেশ প্রমাণের হচ্ছে যেভাবে এড়িয়ে গিয়ে থাকে আর কি সেভাবেই এখানেও এড়িয়ে গিয়েছে এখানে একটা প্রসঙ্গ তুলে আল করতে আমি আমার ভাষায় বলছে আর কি যে বলছেন যে মানে ওহাদ আফিল বাতিল সাহি যে যদি কেউ বাতিলের ব্যাপারে তাকলিদ করে বাপদাদার বা অন্য কারো আলেমদের যেমন অন্য আয়তে বলা হয়েছে যে ইত্তা কাজু হাবারাহ আর বা আবামিন ধরেন তারা রাহবার রোহবানদেরকে হচ্ছে রব হিসেবে গ্রহণ করেছে মানে বাতিলের ব্যাপারে তাকলিদ করেছে অথচ অন্য আয়তি বলছেন যে ফার্স্ট আর আল্লাহ জিখরি আমাদের প্রশ্ন করো রসুল্লাহ বলছেন অন্যমাস হিফাউল এই সোয়াল না পারলে তো প্রশ্নই করবে এরকম বলা হয়েছে তো মূলত বাতিলের ব্যাপারে তাকলিদ যে করবে সে ব্যক্তি মানে এই আয়তের মধ্যে অন্তর্ভুক্ত নিন্দনীয় আর যদি কেউ হকের ব্যাপারে তাকলিদ করে তাহলে সুমরাতলা তাকে শাস্তিটা দেবেন হচ্ছে কিসের উপরে তাদের প্রশ্ন করছে মৌলিকভাবে সে সে তার শাস্তিটা হবে কিসের উপরে সে তো না বাতিল করেছে না কুফরি করেছে না সে খারাপ করেছে তাহলে সে শাস্তিটা পাবে কেন এ জায়গায় একটা কিন্তু আছে তারা এই একটা প্রথম চেন তাদের সে হাতে যাবে কি জন্য তাছাড়া খোদ এই আয়তের মধ্যেই প্রমাণ রয়েছে আল্লাহ বলছেন কি যে আওয়ালাও কানা আবা ও লায়া কিল না সাইয়া আল্লাহ যদিও তাদের মানে বা পূর্বপুরুষরা তারা হচ্ছে কিছু বুঝতো না এরকম হয় বা হেদায়তে না এরকম হয় তার মানে উল্টো হলে ওরকম বলা যেত ঠিক যেরকম ইউসুফ আলাহিসাল্লাম বলেছেন কি বলছেন জাস্ট ইন্নি তারক তু মিল্লাহি বিল্লাহি ওয়াহুম বিল আখিরতি হুম কাফিরুন আমি ওই সম্প্রদায়ের মিল্লাত ধর্মকে অস্বীকার করেছি যারা আল্লাহর প্রতি মানে আনে না এবং তারা আখিরাতের উপরে অবিশ্বাসী কাফের অত্যবায়ত মিল্লাতা আবা ই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ও মা কানালানা আনুষ্ঠাকেল দেখি এবং আমি আমার পূর্বপুরুষের মিল্লাত ইব্রাহিম ইসহাক ইয়াকুব এটা অনুসরণ করেছে এই কথাটা অনেকে আছে কথাটাকে একটা কি করে চরম একটা হচ্ছে বলছে যে মা তা বুতন আমি বাদি তুমি আমাদের আমাদের পরে তুমি কাকে মানবা বলছে না না কাকে বাদ করবা না বুধ ইলাহা ইলাহা আবা ইকা ইসমাইল ইব্রাহিম ইসমাইল ইসহাক যে আমি আমরা আপনার ইলাহ এবং আপনার পূর্বপুরুষদের ইলাহ এই যে পূর্বপুরুষ কথাটা এখানে তার মানে যারা হকের ওপরে ছিল তাদেরকে আনুগত্য করা এবং সেটাকে বারংবার হয়তো বলা সেটাকে পেশ করা ওটা দিয়ে পরিচয় দেওয়া ওইটাকে উল্লেখ করা যারা সমূলে এগুলোকে যারা হচ্ছে নিন্দা করে তারা মূলত আসলে মানে ওই এক কথাই এই মূল আয়াতের যে ভাবার্থ যারা বুঝতে পারে না এবং অন্য আয়াত এই আয়াতই বুঝতে পারে না তো অন্য আয়াত সাথে মেলাবে কি এখানেই তো বলছে যে ওয়ালাউ কানা আবা ওহম লাইয়া না সাইয়ান ওলাই আখতা তো এরকম বলছে এই জন্য হকের ব্যাপারে মানে তাকলিদ করা বা যারা হকের ওপরে আছে বলে মনে হয় তাদেরকে অনুসরণ করা ওসাল্লাম বলছেন আলাই কুম্বে সুন্নাত সুন্নতি খোলাফা রশিদিন আল মাহাদিন তো ফ্যান লাগবে না মনে হয় তো দেখা যাচ্ছে যে তাহলে অনুসরণ করতে বলেছে এরপরে দেখা যাচ্ছে ক্ষয়রকম করনি এরকম যে এগুলো আছে এবং এক কথাই মানে কোরআন এবং হাদিসে আলমদের অনুসরণ করা হকপথের অনুসরণ করা উল্লাহ কলাদিন হাদাই না হুম ফাবি হদা হমুক্তাদি আমি তাদের হেদায়ত দিয়েছি তাদের হেদায়তের অনুসরণ করুন ইত্তাবি ও মাল্লাস আলুকম আজর বাহু মুহতাদুন আজর সাইন হেদায়তের উপর আস্তে অনুসরণ করো তো হেদায়তের উপরে আছে এ বিষয়ে যখন তার মনে মোটামুটি মানে বেশি প্রমাণ পাওয়া যায় এবং বোঝা যায় যে লোকটা হেদায়ত মেনে চলে তখন তাদের কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করা মানে এবং অনুসরণ করা এক কথায় এই বিষয়টা মানে আলহামদুলিল্লাহ আলোচনা জামাতের তরিকা দেখা যাচ্ছে যে আমরা দেখেছি দেখা যাচ্ছে আহ অবকর রসুল সাল্লাম কোনো খলিফা নিয়োগ করে দেননি কথা আবহাওয়া কাটিং করলেন সোনাত হয়ে গেল হজরত উমর বলছেন যে বলছেন যে পোশাক পরিবর্তন করে নেন হজরত উমর যখন পোশাক পরিবর্তন করছেন না জানাবাতের গোসলে তো সাহাবা আমার বললাম আস বলছে আমাদের কাছে তো নতুন পোশাক আছে আপনি পোশাক পরিবর্তন করে নেন বলছে আমি যদি এটা করি সোননাথ হয়ে যাবে তাহলে কোন জাতির সামনে তিনি আছেন একটা মূর্খ জাতি যারা লোক চেনে না কার থেকে কার থেকে না তার সামনে আছেন নাকি যে জাতি আসলে সর্বোত্তম মানে জ্ঞানের পরিবেশে রসুলামের যুগ তার পরের যুগ দুটো দুইয়ের এক এখানে তারা আরও তোমর কিছু করলে সোনাত হয়ে যাবে সই যেটা রসুলাম থেকে প্রমাণিত না তাও সোনাত হয়ে যাবে আমি করলে কে হয়ে যাবে মানে ভালো উমর করেছে তোমার নিজেই তো বুঝতেন যে আমি আল্লাহ ইসলামের ইসলাম আমাকে কী পথ দিয়েছে এবার উমরের এই পথটা কেন পেল আসলে বোকা লোকেরা হোসেন তাকাবে যে খোলাফার হাসিন রসুল বলে গিয়েছে এইভাবে সব কিছুর মধ্যে একটা কী খোঁজে খোলা হাসিন রসুলাম নাম বলে গিয়েছে উমরের খোলা হাসিন বলে তাহলে তখন দেখা যাচ্ছে যে যদি নেকটা খোলে হবো দাদাই তাহলে উমর আব্দাজ চলে আসবে এরকম অথবা এখন যদি আলেম বোঝা যায় খোলা মানে তারা ওরা পরবর্তীতে যারা আসবে এখানে হয়তো উমর উমর রাজনের ব্যাপারে যদি কোনো নাচ থাকে যে এমন কি যে উমরকে মেনে চলো সেখানে তো কেস চলে কেন মানতে বলছো উমর নতুন হবে না কেস চলে না যে নাচ থাকলেও কেস স্পষ্ট যদি তার নাম ধরে থাকে তাও কেস চলে উমরকে মানতে বলেছ কেন মানতে বলেছ তাহলে তারা ইলম ছিল বা তাকোয়া ছিল এখানে আনতে বলেছে তাহলে চিরকাল এরকম মানুষ মানা যাবে উমর রাজন হোসেন উম্মতের মধ্যে উনি তো নবীদের কাতারে না তো যখন বলছেন যে বেদাতে ও সাহাবাদের মধ্যে ছিল উসুল বোঝে না যে সাহাবারা তো উম্মতের কাতারে তাদের বৈশিষ্ট্য তাদের ইয়ে হচ্ছে দিনের দিনের জন্য ত্যাগ তীক্ষা করা তাকে অবলম্বন করা দান ধ্যান করা আল্লাহ পক্ষ থেকে তারা এগুলো পেয়েছে আমল আমাদের মাধ্যমে মাধ্যমে তারা অগ্রবর্তী হয়েছে আসলে যুগেই তো অনেকে আবার পথভ্রষ্ট হয়েছে অনেকে খারাপ হয়েছে আসলে সঙ্গ পেয়েও অনেকে কী হয়েছে মুনাফিক হয়েছে পাপি হয়েছে সঙ্গ পেয়েও মোতাদ হয়ে গেছে যাই হোক তো নবীর কথা না তাহলে যখন সাহাবাদের ক্ষেত্রে যে কথা প্রযোজ্য হবে যেমন রসুলের নাম কারো যে রসুলাম যে বলেছেন যে নবী ওনার নাবি ইয়ে না অসিদ্দিকি না অসরহ সালেহেন এখন সালামকে যে নামে ডাকা হয়েছে যা বলা হয়েছে সেটা তো সাহাবাদেরকে বলা হয়নি কিন্তু সাহাবাদারকে যে বলা হয়েছে আমরুল মনিন বলা হয়েছে কাউকে কাউকে দেখা যাচ্ছে যে এরকমভাবে মানে কথায় কাজই বলা হয়েছে বা কাউকে এরকমভাবে যাই বলা হয়েছে সেগুলো তো কোনো কোনো ব্যক্তির জন্য তো খাস না এমনকি রদাল্লাহ আনু যেটা বলা হয় সেটাও তো অন্যদের ক্ষেত্রে ইউজ হয় বলা হয় তা তো উন্মতের কাতারে এটা এই জিনিসটা অনেকে হচ্ছে খেয়াল করে না মানে এটা একটা বড় বড় ধরনের একটা উসুলগত একটা হচ্ছে বিভ্রান্তি প্রথম করে একটা জিনিস চলে আসলো যে উসুল বলেছে মেনে চলো মেনে চলতে বললে কেন তারা তো নবী না তাদের কথা মানে তাহলে তাদেরকে ফেরত প্রণয়ন করার অধিকার দেওয়া হচ্ছে এটা চিন্তা করে না তাদের মেনে চলাটা উম্মতকে যেভাবে মেনে চলা যায় যে ওসুলে মেনে চলা যায় সেই ওসুলের মধ্যেই তো হতে হবে যদি হয় তো ওরকম আরাধনা মানা যাবে যদি সেই সেরকম ই দেখাতে পারে এখানে দেখাচ্ছে যাচ্ছে আলেম ওলামা এখানে দেখা যাচ্ছে যে নেককার লোক তাদের ব্যাপারে সবাই তখন কি আসছে তখন বলছেন যে হজরত আব্বাস বলছেন আপনি কাদের পক্ষ থেকে আসছেন আমি আনসারের মহাদের পক্ষ থেকে আসছি যারা কোরআন ভালো বোঝে তাদের ওপরে নাজিল হয়েছে তারা বোঝেও ভালো এই যে দলিল দেওয়া রেজাল্ট বলছেন আকলর রেজাল্ট মানুষের কথা মানুষের কথা বলে একেবারে পুরা ঝড় ঝড় সহ উপরে ফেলার চেষ্টা করছে কিন্তু ইসলাম দেখো এখানে বলছে কি মিল্লা তা আবাই এবং আমি আমার মানে পূর্বপুরুষ বাপদা আমার বাবা বাপদাদাদের ধর্ম ইব্রাহিম ইসমাইল তার মানে ভালোর দিক থেকে যে অনুসরণ আর কি এটা কিন্তু ভালো এ বিষয়ে সব থেকে উত্তম দলিল হলো রসুলামের সামনে একদিন এক ইহুদি বালক রসুলকে খেদমত করতেন ইহুদি ছিল ছিল ছিলেন পরে ভাষা কী হলো মানে অসুস্থ হয়েছে মারা যাবে এরকম অবস্থা সালাম গিয়েছেন দেখতে তো গিয়ে মসজিদে কালেমা পড়ো তখন বাবা তো তাকাচ্ছে বাপের দিকে বাপ বলছে মানে আন আতি আবাল কাসিম যা বলছে করো তখন সে কালেমা পড়লো ওসল মাসে সেই আল্লাহর প্রশংসা যিনি তাকে আগুন থেকে বাঁচালেন বাপের অনুসরণ করে মানে ঠিক আছে আল্লাহ বলছেন যে মানে আছে তো এইটা আর আব্দুল মুতালিবের কথা শুনে যে আবু তালেব মানে আনলো না এই দুটুকু এক জিনিস না এর উদাহরণ দেওয়া যায় এভাবে যে কেউ হয়তো কেউ বলছে সে হচ্ছে দেখা যাচ্ছে তার বাবা চাষি তার রোগ বালাই হয়েছে আমার বাপ যে বললাম সে বড়ি খাবো ডাক্তার ডাক্তারদের কথা শুনবো না বাপ আবার সেটাই করবো আর তার বাপ হচ্ছে বড় ডাক্তার আর পাঁচটা ডাক্তারের সঙ্গে তার দ্বিমত হচ্ছে তখন সে বলছে আমার আব্বা যেটা বলে আমি সেটাই করবো এই দুটোকে এক করে ফেলাটা যতখানি বোকামি হবে এই জায়গায় ঠিক আছে হ্যাঁ আমি অত বুঝিনি ঠিক আছে কিন্তু আমার তো ডাক্তার এই যেটা আস্থা তার উপরে আস্থাটা তো অত ঠিক না এইবার হয়তো তাহলে সাথে সম্পর্কের কারণে অধিক আস্থা সেটাও অধিক আস্থার কারণ রয়েছে যেখানে সেখানে সম্পর্কের কারণে অধিক আস্থা দুটিও যৌতিক তাহলে এখানে লা এক ইলনের সাথে পরিপরীত এখানে এক ইলন তারা বোঝে বললে তা আবাই ইসুল সালাম যে বলছেন যে আমার অদাদ ধর্ম মেনে চলেছে আমি আমার অবদাদ ধর্ম মেনে চলেছে তো এই হিসেবে এটা অত্যন্ত বোকার পরিচয় যে এই যে হয়তো চার মাঝা বা এরকম ইসলামের বক্তব্য যুগের পর যুগ যে সমস্ত আলেমদের ইসলামের পরিচয়টা অবশ্য তাদের মাধ্যমেই এবং যখনই বিদাত তৈরি করার চেষ্টা করা হয়েছে তখনই যেমন দিনে আক ইলাহি তৈরি করেছিল আকবর তখনও কি আর নামা মনে আসছে না কি ফজলুল হক না কি যেন এক লোক ছিল ওই জাহিরি টাইপের সে ওই রকম দেখা নানা রকমের সব সাজ টাজ মত টাত নিয়ে এসে হয়তো সেই দুপুরবেলা ঘরের মধ্যে আগুন জ্বালানো আগুন পূজা করতো আর কি এর পক্ষে দলিল দেয়া মানে যেমন হচ্ছে একবার হচ্ছে ওই ইয়েতে হলো ওই ভারত মানে ভারতে হচ্ছে সেই কোরবানি করা নিয়ে গ্যাঞ্জাম হলো কাজী নজরুল নজরুল তখন দলিল দেখা শুরু করলো যে হচ্ছে বলছে সব কাঠ মোল্লারা কাজী নজরুল এই করছে কাঠ মোল্লারা এরা এরা কী বোঝে হ্যাঁ গরু কোরবানি দেওয়া ফরজ ওরা একটা বিষয়টি ইয়ে আছে ওর একটু পদক্ষেপ ছিল আর কি আমার কোথায় পড়েছে আমার ঠিক খেয়াল আসছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরা একটা মানে কাঠ মোল্লা মানে যারা হুজুররা যারা ফতোয়া দিচ্ছে যারা মূলত দেবে ফতোয়া এবং আসলেই নিঃসন্দেহে তার থেকে কাঠমোল্লারা বেশি বসবে তার থেকে বেশি বসবে তো তা যদি কিছু বলতে হয় তার তো সেই লাইনে এসে বলতে হবে সে কী বলবে কাজী নজরুল ইসলাম কী বলবে যত যত বড় কাঠমোল্লাই হোক তো সে দান বেশি ভানবে <laughs> এটাই স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে যে ওই ওই যুক্তি দিচ্ছে আর কি যে এটা ফরজ না ওই সময় কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এখন যুগের পর যুগ ধরে ইল কমে যাচ্ছে তখন তো বন্ধু আলম মধ্যে মধ্যে অনেক আছে এরকম আর ফিকির ফিক চর্চা করার লোক ছিল এখনও কম বেশি আছে কিন্তু তখন আরও ছিল আস্তে আস্তে আসলে অনেক কমে যাচ্ছে বর্তমানে অনেক বড় বড় আলেম হিসেবে পরিচিত আছে কেউ খোঁজও নিচ্ছে না যে কী কী কী ফেকা করেছে এটা একটা একটা ইয়ে ব্যাপার কিন্তু মানে চরম একটা ইয়ে ব্যাপার কিন্তু দাউজি বলছেন যে ফোকাহ ক্রামের সঙ্গে অনেক মহাদ্দেশ তাহলে তালবুস ইবলিসের মধ্যে অনেক মহাদ্দেশ ফোকাহ ক্রামের সঙ্গে সঙ্গ না দেওয়ার কারণে দিনের অনেক মাথামাথামি সম্পর্কে হাস্যকর কথাবার্তা বলে আসলেই তাই এগুলো আমি সংক্ষেপে এখন বলছি অনেকের ফটো সৃষ্টি ফটো সৃষ্টি হবে কিন্তু এগুলো ব্যাখ্যা করলে পর সুস্পষ্ট প্রমাণিত হবে যে ফোকাহ গ্রামের সঙ্গে সঙ্গ দেওয়া সঙ্গ দেওয়ার মধ্যে তাদের বই পুস্তক পড়া পড়া ফিকি বই পুস্তক যারা পড়তো যে সমস্ত মুফতি বা মহাদ্দিস ছিল যারা মুফতি আর কি এবং ফোকা মানে ফকি বা এরকমভাবে ফতোয়া বোর্ডের অমক তমক যারা ছিল এদের মধ্যে একটা বিরাট অংশ ছিল তখন যে তারা আসলেই বইয়ের সংস্পর্শে থাকতো পড়তে পারতো এবং পড়তো আর বর্তমানে দুটো জায়গা হয় না হয় না হয় পড়তে পারে না সে চেষ্টা করে যাচ্ছে আর এরকম বড় বড় বক্তব্য আছে আদৌ পড়তে পারে না উর্দু ফার্সিতে বিশাল সিদ্ধ হস্ত আর আরবিতে রিক্ত হস্ত তো পড়তে আর পারে না মানে বই আর পাঠতে সম্ভব হয় না এরকম আছে বরং দুটা এই জন্য বর্তমানে হয়ে গেছে কি বর্তমানে বড় পড়াতে পারো এটাই বড় প্রশ্ন মানে একটা মানুষ হ্যাঁ। বড় মানে এখন বর্তমানে বড় প্রশ্ন হয়ে গেছে পড়তে পারো এরপর কী কী বই পড়েছে সে আর কী কী কত কতটুকু সে লিখতে পারে এগুলো চেক করার তার চেক করার লোকই নেই করবে কিনা ওস্তাদদের মধ্যে এরকম লোক নেই যে ওই ধরনের মানে সে একটা কিছু লিখবে আর সে তার খন্ডাকে এরকম লোক কম তো এই কারণে যারা আমাকে ফেঁকা হোক সবাই সাথেই ফেঁকা হোক যে কোনো মাথায় ফেঁকা যারা পড়েছে যে কোনো নামাজ হেল মানে কথায় আপত্তিত বিপদে যে কোনো নতুন সমস্যায় যে কোনো একটা হইচয়ের মধ্যে ইসলামের একটা বুঝের কাছাকাছি বুঝ দিতে পারবে এটা রিয়েল কথা কিন্তু বর্তমানে আলমীর পরিষদ বহু লোকের মধ্যেই তারা কিন্তু হচ্ছে মানে অনেকে আছে নাম ধরেও বলা যায় কিন্তু আসলে মানে আছে এরকম প্রচুর জ্ঞানী এবং বিশ্ব শিকার করছে জ্ঞানী এর মনে করছে একবারও প্রশ্ন করছে না যে সে কতটুকু হচ্ছে এরকম সালাবদের সঙ্গে শোষণ নিয়েছে সাহাবেকরামের মতামত আকল সাহাবা তারপরে আকল ও তাবিন এই বিষয়ে বা যখন সেটা বই লেগেছে বিশাল গবেষক তো এই বিষয়ে দেখাচ্ছে যে পূর্ববর্তীতে মতামত কী দেখা যাচ্ছে তাওহিদ বেদাত নিয়ে বই লেখে আমাদের এক ভাই একবার বলছে আমার এই তাহিদ বেদাত লেখার তাহিদটা মূলত লেখার পরে বলছে যে আমরা তো তাহিদের বই পড়তে পড়তে পড়তে পড়তে আমাদের আমরা আমাদের মনে হয়েছিল যে এই তাহিদ সম্পর্কে মনে হয় সাদাটা কিছু বলিনি কিন্তু সে সময় লাগেনি তখন তো সিলেট কবরকে ছিল তখন নতুন মানে তখন মানে তাওহিদ সম্পর্কে বই লেখছে দেখবেন যে একটা আয়াত দিয়ে হাত দিয়ে হুম যে আলাইন সাল তাহম ওদের প্রশ্ন করুন মিষ্টি দেয় কে আল্লাহ ওরা আল্লাহ মানত তাহলে মুসলিম কীভাবে হলো ওই যে বললো যে আশা টান দিতে চলো আল্লাহ বললো ওরা বাবা বাপ বাপ দিতে চলতে আরম্ভ করলো ইলা মূর্তি পূজা করতো কেন মূর্তি পূজা মূর্তি কোনো ক্ষমতা ছিল তারা বিশ্বাস করতো না তাহলে কাঠ পাথরের পূজা করতে কি জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সাফায়াত করবে এই জন্য তাদের পূজা করতে এরকমভাবে সরলীকরণ কিন্তু এইসব বিষয়গুলোতে ওলামা একের মতামত কি বাপদাদাদের অনুসরণ করা শিরিক কুফর এরপরে আলিমুল আমাদের কথা মেনে চললে পারে শিরিক কুফর এরকম মাঝাব মানে দাদা শিরিক করে নানা রকমের হচ্ছে ধরনের যে পোস্ট তো এই জায়গায় আমরা মৌলিক যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই বাপদাদের অনুষ্ঠানের ব্যাপারটা বাপদাদা বলি আলেমালামা বলি এক কথায় অনুষ্ঠানের ব্যাপারটা যদি কেউ থাকে রেতের ওপরে এখানে আয়তিন জি যাচ্ছে যে আওয়ালা খান আবাহুম লায়া খেদুনা সাইয়ান ওলা আসাদুন বুঝতো না বা হাজার উপর ছিল না এরকম হলেও তেমন মানে হলে করা যাবে যেটা আমরা পাস পরিষ্কারটা প্রমাণ পাচ্ছি আলেম নামাজের ব্যাপারেও রয়েছে সাহাবাদেরকে কেন অনুসরণ করা এবং আলো সুন্নাওয়াল জামা কি বলছে যে হচ্ছে আল্লাহ কী বলছেন ওয়াল্লাদিনা জাউমিম বাদিহিম ওয়াল্লাদিনা তাবাউহুম বি ইহসান আনসার মহাদের সাবাদ কথা উল্লেখ করছেন এবং যারা তাদের পরবর্তীতে আসবে এবং তাদেরকে অনুসরণ করে চলবে উত্তমভাবে অনুসরণ করার কথা বলা হচ্ছে কিন্তু এই জন্য আমি বলি আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে সঠিক ফেরকা সঠিক দল কোনটা এটা বুঝে নেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কঠিন ব্যাপার না সাহাবাহিক রামের যুগের পর থেকে কি হয়েছে দেখা যাচ্ছে যে সাহাবাহিক রাম রসুলকে অনুসরণ করেছেন কিছু লোক অসুলকে মানেনি তারা হয়ে গেছে মোরতাদ কাফের মুনাফিক বাসাই হয়ে গেছে সাহাবাহিক রামের যুগে এসে কিছু লোক সাহাবাহিক রামের সাথে লেগে থেকেছে আর কিছু লোক তখন খারেজি শিয়া হয়তো আর একটু পরে এসছে দেখা মনে করো যে কাদরিয়া হ্যাঁ এরকম নানা টাইপের মতবাদ আসছে সাহাবেগান তাদেরকে নিন্দা করছে আর যে মত গুলো সাহাবেকরামের মধ্যে হয়েছে সেগুলো সিদ্ধ মত পার্থক্য কি সুন্দর একটা ক্লিয়ার একটা হচ্ছে সোজা একটা ব্যাপার এবার আমি যদি কোনো মাসলা মাসালায় সাহাবেকরামের মতবাদ না নিয়ে আসি তাহলে কীভাবে বুঝতে পারবো আমি যে কোন মত পার্থক্য আসলে বেদাতি মত পার্থক্য কাদরিয়া হয়ে যাওয়া মুরজিয়া হয়ে যাওয়া আর কোনটা সিদ্ধ মানে ওটা করা যায় ওটা করলে করতে পারে সালাফ আছে পূর্ববর্তী আছে তো বলছে পূর্ববর্তী কথা বলছে আবার পূর্ববর্তী হ্যাঁ, তা এটা সালফে সালিহেন তা তো পূর্ববর্তী এটা ইয়েরা বলতো সফিরা বলতো আল্লাহ হাজিরা যুক্তিটা সফিরা বলতো বলতো ওরা বলে ওরা এখজনা আনিল আমোয়াত এই তুমি কথা শুনেছো আদাসানি ফুলান আমাকে বলেছো অমুক তাকে বলেছো তমক তাকে বলেছো তমকের আব্বা বলছে সে আব্বা বেঁচে আছেন না মৃত ব্যক্তির কথা শুনে বেড়াচ্ছে আর আমরা সরাসরি আদাসানি কলবি আনে রব্বি হ্যাঁ, আমার অন্তর বলেছে রবের কাছ থেকে এই ধরনের চুক্তিগুলো কিন্তু যুগে যুগে শুধু যুগে যুগে যারা পথপট হতে চেয়েছে তারাই দত্ত ব্যবহার করেছে আর তোমার দুপুরবেলা সম্ভবত মানে ওরা মাথা কিন্তু মাথায় চলছে ধরো মানে সেরাতে এসছে খালি মাথায় দৌড়ে বেড়াচ্ছে দৌড়ি গাছে আর আমার বলছে যে কী ব্যাপার বলছে সাদাকার একটা ওট পালিয়ে গেছে তাই ধরে আনতে ধরে আনতে যাচ্ছে তখন আমি খলিফা একটা নির্দেশ দিতে পারে সঙ্গে সঙ্গে বাইরে দু একশো লোক এমন ভাবে ঝাঁপি করে হয়েছে যে উঠে উঠে উঠে মাথায় দেওয়া হয়ে যাবে তখন হজরত হজরত আলী আদান বলছেন কি এটা হচ্ছে সালাফ বলছে আপনার পরে যারা খলিফা হবে তাদের জন্য কঠিন হয়ে গেল সুন্নাত ওনার পরে যারা হয় জন্য কঠিন হয়ে গেল তার মানে আপনার যে সুন্নাত ধরে রাখা জানি না আচ্ছা, আচ্ছা, সুমর বলছেন সহি বোখারি মুসলিমের মধ্যে কোনো এক জায়গার হাদিস বোখারি অথবা মুসলিমের হাদিস আমার বোখারি মুসলিম একসঙ্গে মনে থাকে বোখারি মুসলিম দুটো আলাদা করতে পারে সহি হাইন তো মনে রাখার সময় সংখ্যাকে মনে রাখি যে পড়েছি কোথায় বোখারি মুসলিমের মধ্যে আর বোখারি মুসলিমের বাইরে এই দুটো ভিতরে থাকে তো আচ্ছা বলছে যে আপনি হচ্ছে আপনার পরে কাউকে খুলবা করে দেন আচ্ছা আমি যদি করি করতে পারি কারণ আমার থেকে উত্তম ব্যক্তি তা করেছে অথবা আচ্ছা, সোহান আল্লাহ আলাদা কীভাবে দেখবো জিনিসটাকে আমার মাসাকিন ইলমের জগতের এরা হচ্ছে মিসকিন শরীর কিছু বুঝতে পারে অনেকে তো আমার আমার খোলায়ও চাটে হ্যাঁ, খোলাও ফেল তো হচ্ছে বলছে আমি যদি করি করতে পারি কারণ আমার আবহাওয়া ত্যাগ করেছে কথাটা কেমন হবে <laughs> হ্যাঁ? তো আছে আর যদি না করি তাও করতে পারি কারণ আমার থেকে উত্তম ব্যক্তি তা করেনি তো তখন হচ্ছে হজরত অভিনয় মুম্বি বলছে আমি বুঝতে পারলাম যে তাহলে উনি করবেন না কারণ রসুল যখন দাম বলে ফেলেছেন তাহলে তিনি হজাবকর করেছেন এটাকে দলিল হিসেবে এ যাবতে ওলামা একরাম কি করছেন আজকে দেখা যাচ্ছে যে খেলাফাত সম্পর্কে কথা বলতে গিয়ে এই যে কাউকে নিয়োগ করে যাওয়া যেটা ইস্তেখলাফ বলা হয় এটা বৈধ হতাবকরের কথা নিয়ে আসছেন ছয়জন লোক ঠিক করে দেওয়া সমরের কথা নিয়ে আসছেন নিজের ছেলেকে দেওয়া যাবে কিনা হজরত আলী বলছেন তুমি তোমরা দিলে দিতে পারো আমাদের না দিতে পারো তোমার বয়স মাছলিকে দেবা না দুটোকে মিলালে ফেলে তারা তাখির বলছে আর কি এরকমভাবে দেখা যাচ্ছে যে বল বলছে যে মোরতাবদের সঙ্গে যুদ্ধ মানে কাপড়দের সঙ্গে যুদ্ধ রসল দেখিয়ে গিয়েছেন মোরতাদের সঙ্গে যুদ্ধ আবকর দেখিয়ে গিয়েছেন আর বোকা আজুল বাগি বিদ্রোহী মুসলিমদের সঙ্গে যুদ্ধ আলী দেখে দেখিয়ে গিয়েছেন এরকম কত যে শূন্যতা আছে মোরাদুল্লাহ আনহ তোমার হচ্ছে মানে আহলুস জেম্মাদের উপর যে শর্ত উমরি হ্যাঁ, হ্যাঁ উমরি হ্যাঁ, শর্ত হিসেবে মানে স্থায়ীভাবে করে ফেলেছে এর এরকম ভাবে আর কি এটা যদি কেউ মনে করে যে এটা হচ্ছে ওলামা একরামের বাড়াবাড়ি ও ভুল সে কারণে ওই কি বুঝেনি আমার বাপ দাদা হতে ধর্ম যখন কেউ হকের উপরে আসে তখন তাদেরকে দলিল দিয়ে তাদেরকে পেশ করে যাও হ্যাঁ, হয়তো তোমরা তখন হকের উপরে আসে হজরত আবু বকর সাহাবা একরাম তাবি তাবা তাবি তারা হকের ওপরে তাদের আনুল হক তাদেরকে পেশ করবো না তাহলে আমি আমি বাতিটা কণ্ঠে পানে পাবো হাদিস কোরআনতে পড়ে নেবো হাদিস কথা তুমি পড়বা তোমার নিজের মনে আস্থা আছে তারা পড়েছে তাদের উপর আস্থা নেই তারা তাদের কথাই পড়েছে তাদের গোস ছিল তাদের ইয়ে ছিল এই জিনিসটা প্রথম উনি কন্টেন্ট করেছেন এই কর্তব্য সুন্দর একটা মানে এরা মানুষ না যে মানে খুব কম মানে বর্তমান যুগের সঙ্গে পুরা হবু মিলিয়ে উনি যে আলোচনাটা করেছেন মানে এরকম পূর্ববর্তীদের তাফসিলের ভেতরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তম কথা ভালো কথা পাওয়া যায় সেগুলো এক জায়গায় করে বর্তমানে মিলাইতে হয় কিন্তু তাকলিদ সম্পর্কে আল কর্তবী এখানে যে আলোচনাটা করেছেন আমাদের বর্তমানে প্রেক্ষাপটের সঙ্গে একেবারে হুবহু মিলে যায় এজন্য এই আয়াতের ব্যাখ্যা অন্য কোনো তাপসে না পড়লেও এই তাপসে যথেষ্ট হয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যা প্রথমে এটাই যে তারা কী করেছে বুঝতে পারেনি তারা হচ্ছে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারেনি অনুসরণ অনুসরণ করলেই খারাপ অনুসরণের কথা বললেই খারাপ আকাল রেজাল বলবে কেন আল্লাহ রসুল ব্যাস আল্লাহ রসুল তো আর আমাদের উপর কোরআন অবতীর্ণ করেনি যাদের উপরে যেমন আব্বাস বললেন না যে আনসার এবং মহাজিদদের পক্ষ থেকে যাদের উপরে কোরআনটা এসছে ওনাই ভালো বোঝে সাহাবেকরাম কাদরিয়াদেরকে কাদরিয়া তো কোরআন বুঝতে গেছেন খারেজারা বুঝতে গেছেন হ্যাঁ যে তোমরা যা বোঝো সেটাও তারা বুঝেছেন এই জিনিসটা কিন্তু ইসলাম যদি কেউ এটা না জানে সেটা বিরাট একটা সম্পদে বঞ্চিত হলো যদি কেউ হচ্ছে বিষয়টা না বোঝে যে মানে আমি একটা কথা বলছি হকের ওপরে আছি সেখানে সেরে হজরত কোরআন থেকে আমি দলিল পেশ করছি আর হচ্ছে আমি সেখানে হচ্ছে ও সাহাবাই গ্রামের এবং অন্যান্য মতামত নিয়ে আমি জিনিসটাকে উত্থাপন করছি দুটোর মধ্যে পার্থক্য কী যদি কেউ হচ্ছে না জানে ঠিক আছে ইসলামের একটা বড় একটা মানে বুঝ থেকে সে বঞ্চিত হলো এবং তার সে তার ফলাফল ভোগ করাই লাগবে এর ক্ষতিকার প্রভাব তাকে ভোগ করাই লাগবে এবং এরকম কোনো লোক এই জাতীয় কাজগুলো সফল হতে পারেনি মানে এদের মধ্যে সর্বস্ত বলে ইবনে হাজাম যিনি বিশাল একটা কোথাতে পৌঁছেছে দাওয়া দাওয়া ইবনে হাজাম তারা এরকম ছিল না তারা হয়তো মানে ইবনে হাজাম একটু বেশি ছিল দাদা জাহিরি তো অত্যন্ত মার্জিত পর্যায়ের লোক ছিল দাদা জাহির যতটুকু পাওয়া যায় তার একটা জহিরি টান ছিল কিন্তু সে ওই রকম ইবনে হাজারের মতো গোড়ামি একেবারে ছিল না তার একটা বরং আলেম হিসেবে তার জহিরের ইয়ে খুব সম্মান এবং তার ই বেশি ইবনে হাজামের অবস্থা দাঁড়িয়েছে ইবনে হাজাম সম্পর্কে আলবানি খোদনিজি বলছে উনি হাদিস সম্পর্কে বা ফেকা সম্পর্কে একা করে মন্তব্য করলে সেটার কোনো গ্রহণযোগ্যতা নেই এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে আর ফোকা কথা মানেই না তার তার যারা সালাফি বা এরাও তারা তার কথাবার্তারা বা এবং যদি পেশ করা হয় কথাবার্তারা বলছে না যে হায়েজে হচ্ছে নিয়ে তফ করা যাবে না হায়েজ অবস্থায় তো নিবাস অবস্থায় করা যাবে এরা আমি নিজে পড়েছি আর আলেমরা উল্লেখ করেছেন এরকম এটা আমি পাইনি নিজে খুঁজে এটা মানে কারো বানানোও হতে পারে তবে উনি বলতে পারে না তা করতো না কারণ যে হায়েজ দেওয়া যদি পার্থক্য করে থাকে বলছে যে বলছে যে সাল্লাম বলেছে যে পানিতে অজু করো সে পানিতে প্রসাব করো না বসার পায়খানা করে দেবে এই যদি তার বক্তব্য হতে তার বক্তব্য পেশ করে আল্লাহ হাদিসরা তো মানে আসলে <laughs> মানে এক কথাই যে মুখ ঢাকা ছাড়া উপায় থাকবে না তাহলে যারা বাইরে চলে গেছে এদের মানে সিলসিলা যারা বাইরে চলে গেছে তাদের অবস্থা মোটেই শুভ হয়নি যারা ভেতরে থেকে সবাই ভেতরে থেকেছে এবং মুখের কথা বলছে আজ চোখ যারা কীভাবে যে চোখ ঢেকে খোলে বুখারী শরীফে হাসান বসরি অমর সিরে মুজাহিদ সিরিন এদের আকওয়াল যে কত রকমের আছে এবং তাও মুহতাজাম বিহি ঠিক আছে এবং বুখারি ওরকম ছিলেন এরা এরকম ছিল তাই তিনি তাকলিদ করতেন না তাকলিদ না করা আর এই জিনিস এক না তাকলিদ বিষয়টা পরে আসছে এখানে হচ্ছে কারো কথা দ্বারা দলীয় প্রমাণ দেওয়া এবং হচ্ছে তার কথাটাকে গুরুত্ব দেওয়া ঠিক আছে তিনি কি করতেন তিনি হচ্ছে মানে গবেষণা করতেন তার গবেষণা করার ক্ষমতা ছিল গবেষণা করতেন আলহামদুলিল্লাহ ইমাম বুখারি তো আমাদের মতে ফয়েক আলমের কাছেও আনাফি আলমরা যথেষ্ট চেষ্টা করেছে বর্তমান দুধ আলম আলমরা আগে যাদের না তার তানকিজ করার চেষ্টা করেছে কিন্তু যে করেছে সে উল্টে গিয়েছে বুঝলেন পাহাড়ে তাল মারে নিজেই উল্টে গিয়েছে তার তো হতে করতে পারেনি তো মানে কিন্তু তার যে তরিকা সে তরিকাটা কী ছিল তার তরিকা ছিল হাদিস কোরআন অনুযায়ী সাবেক রামের ইজমা বা এগুলো সে বাধ্য করতো নাকি সে ফোকাই রামের বা বাধ্য করতো কখনো মাথা ধরে তার মনে হয় বিপরীত তখন সেটা সে করবে ইবনে তাবারি একজন বড় একজন আছে মহাদিস মুস্তাহিদ এমনি হচ্ছে তাইমিয়া ইবনে তাইমিয়া এরপরে এরকম ইবনে মঞ্জির এরকম প্রচুর হয়েছে যারা অনেকেই মানে চেষ্টা করেছে যাদেরকে অনেক সময় ইউজ করার চেষ্টা করে এরা আল্লাহ কেউ খেতে পারে জন্য পারে না লাস্টে এমন কিছু পাওয়া যায় যে খায় দেহলবি জাউজি অনেকে কাইয়ুম মিলে গেল আল্লাহ কারো বাপর ক্ষমতা নেই আল্লাহ আল্লাহ পুরা পক্ষে দিয়ে আলে হাদিসদের যেরকম সেরকম আলেম তো ছিল না হয়তো ইবনে হাজাম ছিল মোটামুটি কিন্তু তোর ধরে তো পড়াটা লাভ হয় না ইবনে হাজাম মোটামুটি যে পর্যায়ের লোক এই সঙ্গে ইবনে হাজামের মোটামুটি খাটে বেশি আর ঠিক আছে এমনকি দাদা দাদা জয়েরও না শক্ত অবস্থান রয়েছে মানে যাই হোক তো এই জন্য ইবনে হাজাম গণিত পারে না মানে তার মানে এরা একেবারেই মানে লাওয়ারিস উম্মতের হচ্ছে হ্যাঁ অনেক সময় শুনেছি সে এক সময় জমিয়ে মানে গল্প করতে যে হেলে সাহেব হচ্ছে আকাশ থেকে পড়ে হ্যাঁ, হেলে সাহেব বাচ্চা হয় না একজন আবার একটু রসিয়ে বর্ণনা করছে আমি একদিন বাড়ি বেরিয়েছি দেখছি যে আকাশে থাপাস করে এক একদলা হেলে সাপ পড়ল বিষয়টাকে লোহাসহ বর্ণনা দেওয়া এরা হচ্ছে আকাশে থাপাস করে পড়েছে এদের কোনো এদের কোনো মা বাপ নেই ইসলামের মধ্যে এদের কোনো ইয়ে নেই জন্য এরা যে কোনো লোকের সঙ্গে তর্ক করলে পারে এরা হেরে দেয় <laughs> দেখা যাচ্ছে যে এরা যদি একটা বাড়ি দেখা যাচ্ছে যে কোনো রকম আলিমতা পড়তে পারে এরা একটা কেটু হুজুর এখানে যদি বসে হ্যাঁ সে যদি মানে পান খাতে খাতে দাঁতের ফাঁক দিয়ে ততটুকু করে পিএস বের করে দেয় <laughs> অতি পালায় দৌড় পারে মানে, হ্যাঁ পারে না তো এদের হচ্ছে এই অবস্থা যাই হোক এ বিষয়ে অনেক প্রমাণাদি আছে এখন এজন্য কি আছে অনুম্মতের বরেণ্য লামাইকরামের অনুসরণ করার ব্যাপার ব্যাপার রসুলাম কি বলছেন স্পষ্ট বলছেন যে এই জ্ঞান তুলে নিয়ে হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে আলেমদের এমনকি সবার রান কবজ করতে করতে যখন আর কোনো যোগ্য আলেম থাকবে না তখন মানুষ অযোগ্য লোকদের কাজ ফতো আসা দিতে হবে আর তারা তাদের পথভ্রষ্ট করে ছাড়বে যাই হোক আর অনেক কথাবার্তা রয়েছে সেগুলো আমি লম্বা আলোচনা চাচ্ছি না এরপরে যে হচ্ছে মানে তার মানে ইসলামের যে একটা মানে খুঁটি এই মধুদের কথা বলতো মাঝে মাঝে মধুদের আলোচনা প্রসঙ্গে বলতো মন ক্রিকেট হাজারের সাথে আলোচনা প্রসঙ্গে মনে হয় বলতে কথাটা বা এরকম আমি পড়েছি রাসেল মাসালের ভেতরে বলছে যে হচ্ছে আপনি যেভাবে কথা বলছেন মানে মুরুদের হাতে কথা হচ্ছে মনকিরিনে হাদিস বা এই টাইপের কোনো লোকেরা বা এমনকি আল্লাহদের সঙ্গে মুহম্মদের বাধ্য আল্লাহদের সঙ্গেও মুরুদের হচ্ছে অনেক ইয়ে হয়েছে যাই হোক কার প্রসঙ্গে আমার ঠিক খেলা এসছে না তো বলছে তোমাদের কথা বলতে তো মনে হচ্ছে যে ইসলাম হচ্ছে লাওয়ারিস আকাশ থেকে টপ করে পড়েছে ভাবতে গেলে মনে হচ্ছে এখন তা না ইসলাম খুব শক্ত ভিত্তি রয়েছে যুগের পর যুগ এবং সেইগুলোকে মানে ইচ্ছা করতে পারতে পারবে না আজকে হাদিস শাস্ত্র কাদের কথা বলছে আকল রেজাল্ট মানুষের কথা হাদিস শাস্ত্র কাদের কথা হাদিস শাস্ত্র যেটা হাদিস বাদ দাও হাদিস সমান ছিল কিসের উপরে হাদিস শাস্ত্র আর আন পদ্ধতিতে বর্ণনা করলে গ্রন্থ হবে কিনা এটা কার মত এটা মানে পক্ষে বিপক্ষে কাদের মত পাওয়া যাবে রসুলের মত পাওয়া যাবে আন আন পদ্ধতিতে হাদিস হ্যাঁ বললো না যে হচ্ছে যে হচ্ছে হাদিস সহি বলতে হবে রসুলের বলতে হবে আল হাদিসদের এই এটা ভাবসাবে তো দাঁড়িয়ে যাইতে এটাই রসুলে এসে বলতে হবে হাদিস সহি হওয়ার যে সমস্ত মূল্য আছে যতক্ষণ মূল্য আছে মনে আমি ক্লিয়ার বললাম না যে সাহাবাইকরাম যে আদুল এই মূলনীতি যদি হচ্ছে যদি ধরা হয় মূলনীতিটা যদি বলা হয় আমরা ধরো নিজেই ভয় করতেন তিনি মুনাফিক কিনা তোমরা কিনা হ্যাঁ একটা তোমরা দিলে যে না সবাই একেবারে অদুল সবাই জাথাল সবাইকে জাথাল রান্নাতে করে ফেললে অথচ রসুল করেছে মাত্র দশজন নানা রকম ভক্তি তাহলে যদি হয় অদুল হয় তাহলে সবাই জান্নাতে হয়ে গেল হজরতাম হ্যাঁ। বলেছেন যে হাউজে কাউসারের দিন কিছু লোককে খেয়ে দেওয়া হবে হ্যাঁ। আমি বলবো যে আসহাবি আমার সাহাবি দোলের হুমা দিতে আরম্ভ করলে পারে মানে এই দাঁড়াবে যে আর সাহাবা কুল্লহম অদল এই জিনিসটা রিয়েল কথা হলো ওলামা একরাম একমত হয়েছেন এটাই এ বিষয়ে সবচেয়ে বড় যুক্তি এছাড়া আর যুক্তি নেই কিন্তু সাবেকেরার মধ্যে জেনা করেছে এরকম লোক আছে তাদের আবার শাস্তি হয়েছে তারা জেনা করেছে সেরকম লোক থাকতে পারে এমনকি সাহাবাকে সাহাবাদের মধ্যে একজন রসুলের নামে কথা বানিয়ে নিয়ে গিয়ে করেছে এরকম বর্ণনাও আছে কোন এক সম্প্রদায় মেয়েদের মেয়ে বিয়ে করেছে হ্যাঁ রসুল বলেছে ওই যে বানিয়ে নিয়ে ইয়েও আছে ঠিক মানে ফিমাউদ্দিন নিজা নিজা ঠিক না বলতেছে যে ফিল্মাউদ্দোয়া তো যদি এই বিষয়টা যুক্তি আলোচনা করতে যাওয়া যায় হ্যাঁ, তাহলে কমপক্ষে দুই দিকে রকম সমান সৃষ্টি হবে এবং বরং যদি সেভাবে মুক্ত হস্তে চিন্তা করা যায় সাহাবাহিক রামেরও যে আত্মরোজার থাকা দরকার ছিল যে যা তাদের এটা প্রমাণিত হবে কিন্তু এতটুকু বিষয় এটা একটা বিষয় যে আল্লাহ সবলতালা এই উম্মতকে কী করেছে যদি কেউ এটা যুক্তি কিনে কি আব্দুল হয় যুক্তি এখানে বড় যুক্তি এটা আমার কাছে সেটা হচ্ছে যে ওলামাইকামের ওপরে আমার আস্থা আছে এই আস্থাটা অন্ধ নাই এটা মানে মুজাররব তাদের অন্যান্য সব মাসালায় যখন চিন্তা করেছি বিরাট একটা অংশে আমার বিভিন্ন মত ছিল অনেকেরই এই অবগতা হয়নি প্রচুর আনাফি হোক সালাফি হোক মানে যে কোনো মাধাবের লোক হোক তারা অতটা মতপার্থক্য দিয়ে আনন্দের বই পুস্তক পড়া আরম্ভ করেনি যতটা আমি করেছি আমার প্রথমে যেহেতু এই জাহিনী মতবাদ ছিল আগে হাদিস মনা এটাই বেরিয়ে ছিল আমি এমনকি এরকম আমার লেখা আছে পূর্বের যে মাথা মানা শির্ক এ বিষয়ে আমার একটা মোটামুটি গবেষণা ছিল এরপরে যখন ফেঁকা পড়া আরম্ভ করলাম ভালো লাগলো কিছু কিছু পয়েন্ট খুব ই হলো উসুলে ফেঁকা দুল আনোয়ার পড়লাম মনে হলো যে তাই তো মানে আসলে তো ওলামা একদম ভালো কথা বলছে তখন কিন্তু আমি মানে ঠিক একটা স্বাভাবিকভাবে একটা মাদ্রাসার ছাত্র যেভাবে ওলামা একরামের কথা বান্ধবভাবে মানে আমার সেরকম মানার হচ্ছে পরিবেশ ছিল না আমি তো সেই লাইন থেকে আসছি তাই আমি বাস্তবে তাদের কথাকে যাচাই বাছাইয়ের পর্যায়েই রাখতে রাখতে কিন্তু তাদের কথা আমার বোঝাই হয়েছে মানে তারা যে খুব বোঝে শরীয়তের খুব সুখ যেমন আমরা তাফসির করতেও দেখছি যেসব জিনিস এসব লোকদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মাথায় আসবে না বাংলা সেগুলো বুঝে গিয়েছে বলে গিয়েছে সমাধান করে গিয়েছে আমরা যেগুলো দেখছি ফাঁকের গল্পের মতো তাই এই কারণে এমন একটা আস্থা এসে গিয়েছে যে তারা যখন বিষয়টা বলছে তখন সেটাতে দেমাত করার শক্তি আর নেই এও একটা কিন্তু এটা কিন্তু তার উপরে তাকলিফ না কারো ব্যাপারে দক্ষতার ব্যাপারে আস্থা এসে যাওয়া এটা কিন্তু যেমন আমাদের জল ভাই আমার ঘোরাফেরা করতো ওনার একটা বৈশিষ্ট্য আছে উনি খুব মানে ওনার না যে নামের বাংলা সিহরা কিছু কিছু বয়ান আছে যে জাদু লোকজন খুব পটাতে পারে লোকজন খুব পটাতে পারে তো এরকম আমি এর পূর্বে অনেকবার দেখেছি দেখা যাচ্ছে হয়তো এমনকি বই টই কিনতে ঢাকায় গিয়েছে আমার আবার ওই বই কিনতে গেলে আমাদের মাথায় ঠিক থাকতো না এমনভাবে বই খস্ত কিনেছে আসার ভাড়া নেই <laughs> এটার খেয়াল নেই মানে বই কেনার সময় কিনে ফেলেছি অনেকে অবাক হয় শুনি কিন্তু আর মানে ভাড়া নেই তাও রোজাল ভাই তখন মনে করে একশো টাকা এক্সট্রা রেখেছে মানে ওর মধ্যে কিন্তু একশো টাকা দুজনের খাওয়া দাওয়া আসা তার হয় না ঠিক আছে তো উনি কোথায় কমরে কমরে থেকে কী হবে কী হবে ওই বাসে ঢাকায় বসি বাসের কন্ট্রাক্টরের সঙ্গে ঠিক করে ফেলেছে যে আমরা দর্শনে এসে ভাড়া দেবো একশো টাকা দেবো এখন পরে এখানে এসে হচ্ছে বাকিটা হচ্ছে এই যে একটা মানে ঠিক করে ফেলেছে এইসব কারণে মাঝে মাঝে ওনার কোনো একটা সমস্যা দাঁড়িয়ে গেছে হয়তো এই জায়গায় কারণ ম্যানেজ করা দরকার ওনার পার্টিতে আমি নিশ্চিন্তে বসে থাকতাম যে না কাজ হয়ে যাবে এই যে একটা আস্থা কীভাবে হবে আমি সেটা বুঝি নাই কিন্তু ও লোক যেটা করেছে জিনিসটা এইটা আস্থা তো অযত্নতাটা তো উম্মতুল্লামা একরামের ওপরে তাদের যে একটা সিদ্ধান্ত তারা তারা বিষয়টা যদি তারা হাসে অযৌক্তিক মনে করতই এদের মধ্যে রয়েছে দেখা যাচ্ছে সাপোজ ইবনে হাজামের মতো আছে অশিষ্ট অশ্লীল লোক এদের মধ্যে রয়েছে মানে ওদের কারো ব্যাপারে মন্তব্য করতে গিয়ে দেখা যাচ্ছে বলতে যে ইবনে খয়েজ বিন্দার একজন বড় আলে মালিক মাজার মনে হয় কি একটা মাসালায় দিমাত করেছে একটা হাদিস আছে বিষয়ে এই বিষয়ে ইবনে খয়েজ মনে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কৈফত দেওয়া লাগবে ইমাম মালিক এটা এই বিষয়ে তার কথা করা লাগবে না অনেক কথাবার্তা ওনার বইয়ের মধ্যে হচ্ছে আচ্ছা আমি কারো ক্ষমা করি কথা বলেন তো তার মতো লোক রয়েছে এবং এরকম কত রকমের আপনি ইবনে হাজার আসকালানি নবাবি ইবনে তাইমিয়া যারা একটা জিনিসের চুল থেকে চুল বিভাগ করে বিশ্লেষণ করে তারা কেউই যখন এই কায়দার মধ্যে কোনো ত্রুটি পেল না কোনো ভুল পেল না তাসলিম করলো তখন একটা আস্থা তো আসেই এক আর একটা কথা মনে রাখার চেষ্টা করেছে এখানে আমি কি লাইন যদি লাইন পাল্টে গেছে আসলে যে সাহাবেকরাম আসলেই সাহাবেকরাম আসলের কথার ব্যাপারে মিথ্যা বানিয়েছে এরকম মানে পাওয়া যায় মানে এক কথায় মানে ওই যেটা বলছি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তাও প্রমাণ করা টাফ হয়ে যাবে ওর বিষয়ে সমর্থন নিয়ে অনেক ব্যাপার হয়ে যাবে কিন্তু হচ্ছে মানে পাওয়া যায়নি এরকম যে তারা দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয়ে পাওয়া গেছে কিন্তু এটা পাওয়া যায়নি তাই সাবেকের ব্যাপারে হচ্ছে এটা একটা অভিজ্ঞতা এবং এই কারণে দেখা যাচ্ছে যে মানে একটা লোকের জীবন যাচাই করে কি হয় তাতে করে কি নিশ্চিত হওয়া যায় যে সে মিথ্যে বলবে না সম্ভাবনা সৃষ্টি হয় সাহেব ব্যাপারে সেই সম্ভাবনা আগে থেকে রয়েছে এই যে একটা ব্যাপার মানে কয়দা এখানে দেওয়া যায় আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন করলে প্রশ্ন করা যায় তখন বড় একটা কি যখন তার্জি করতে হয় এখানে তার্জি করার সুযোগ তার্জি করুক কেউ বা কেউ বিশেষ সন্দেহ রাখুক বেদাতি হয়ে যাবে তাহলে ভাদিস শাস্ত্রগুলো এই মূলত প্রতিষ্ঠিত সাহাবাহিক রাম হচ্ছে সবাই সবাই হচ্ছে ইয়ে মানে অদুল কিন্তু দেখো যদি এই মূল্যতে কেউ গ্রহণ না করে এটা তো এটা তো কোনো সাহা বলিনি আমরা সবাই অদুল কোনো সাহা কথাটা বলিনি বরং সাহার থেকে উল্টো উল্টো পাওয়া যাবে আমার কি হবে আমি জানি হয়ে যাবে কেন আমার কি এইরকম ধরনের কথাবার্তা কি পাওয়া যাবে তো এবার দেখা যাচ্ছে কি যদি কেউ এরকম চিন্তা করে যে না এটা আমরা মানবো না কোনো হাতে শুয়ে হবে না বললেও ভুল হবে না কারণ যেহেতু কোনো বাড়ির যাচাই বাছাই করা হয়নি অন্য আর আবেদন যাচাই বাছাই করা হয়েছে আলেমরা মন্তব্য করেছে যে পে হেফজি হিসাই তার স্মরণশক্তি কিছু দুর্বলতা আছে তারপরে এই সেই বলেছে তো বলেই নেই কেউ না বলে পাল পাওয়া কি করে আবহাওয়া হ্যাঁ, একটা বড় ইমাম হওয়া সত্ত্বেও এই বিষয়টা প্রমাণিত হয়েছে ইজার শাস্ত্রে এটা অন্ধ যারা ভালোবাসে তারা হাকিকতগুলি অস্বীকার করে ওনার হাদিস শাস্ত্রে তো দুর্বলতা ছিল এটা প্রমাণিত কথা তবে ফিরা শাস্ত্রে তার যে একটা বিশেষ অবদান ছিল সেটা সত্য কথা ইনসাফকারীরা এই দুটোকে মিলায় কিন্তু দেখা যাচ্ছে কি মানে এমনকি এই কারণে ইমাম আজ জাহাবির হচ্ছে বইয়ের মধ্যেও আবার আমার মন্তব্যটা আছে ওইটা কেউ ঢুকিয়ে দিয়েছে বলে দাবি করেছে অনেক ভানা ফেয়াল আশ্চর্য কথা একটা লোকের সর্বত্র কিছু বল থাকতে পারে না তাছাড়া হাদিস শাস্ত্র সম্পর্কে আমার কীভাবে বলেছে আদাসানি বলে আমার কত বর্ণনা করেছে মুসাদা আমার আবার ধরা হয় তখন কত ওটা ওটা কতটুকু একটা একটা হাদিস শাস্ত্র মানে সেটা মানে মানে হাদিস শাস্ত্র আলোচনা যেভাবে করে যে পারবে সে তো কিছু অবশ্যই করবে যেমন সাফির সম্প্রদায়ের মহাদেশ আমানিফা আমাদের আমার সম্প্রদায়ের মহাদেশ আমানিফা বোখারি সম্প্রদায়ের মহাদেশ আমানিফা এইগুলো হচ্ছে অন্ধভক্তি একটা ব্যক্তিকে ভালোবাসতে হলে তার জোর করে একটা গুণ দাবি করা দাবি করা লাগে না রসুলাম বিশাল বড় ডাক্তার ছিলেন একটা বিশাল বড় বিজ্ঞানী ছিলেন তার বাড়িতে অনেক মানে বড় বড় সব টেলিস্কোপ থাকতো এবং তিনি মাঝে মাঝে সময় পেলে হয়তো আয়সাকে নিয়ে সেখানে চোখে রেখে মনোগ্রহ দেখতেন এটাও বলা লাগবে এটা বলা নাই তো তার ছোটো হ্যাঁ করে তার বড় হওয়ার জন্য এটা হওয়া লাগবে সে যেদিক থেকে বড় বড় ক্ষেত্রের থেকে হাসান ইবনে সাহেবের সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এটা তো বলা লাগবে না আমার কিন্তু কবি যে রসুলের পক্ষে যে হচ্ছে যে ইন্না ইরদি হ্যাঁ ইন্না আবি আবি ওয়ালিদুহু ওয়াইরদি লিড দি মোহাম্মদ ফিদাও এই যে কথাটা সে বলেছে যে হচ্ছে আমার বাবা এবং তার বাবা আর আমার সম্মান রসুলের সম্মানের জন্য আছে ফেদা এটাই তার পরিবার পরিচয় তো যার যা পরিচয় সে ওটা তারা সন্তুষ্ট হয় না তারা তাকে ছোটো করে ফেলে ওই ব্যক্তি তারা ছোটো করে ফেলে ওইটাকেই সন্তুষ্ট হতে হবে ওর থেকে বেশি তাকে প্রমাণ করতে গিয়ে মিথ্যা বলে ঠিক না তো যদি আমার ভাই অবস্থা হয় যে তার হাদিস ছাত্র সম্পর্কে তার হচ্ছে ইয়ে ছিল না তাহলে সাহাবাদের মধ্যেও বড় বড় অনেক সাহাবা আমল আখলাখ ভালো বা অনেক ইয়ে ভালো যদি বলে কেউ বলতে পারে তাহলে তাদের তো হাদিস সম্পর্কে দুর্বল থাকতে পারে তখন কেউ মন্তব্য করি নি যখন আল্লাহ তারা বলছে মন্তব্য করবো না তাহলে তখন পুরাটা খন্দ খন্দন হয়ে গেল যে তাহলে সবই দুর্বল কারণ সাহাবাদ ছাড়া তো কার হাতে আসেনি ওদের একজন সাবার নাম আছে একটা তো ওই সাবার হালাকি কত কি এ বিষয়ে ওরা আমি এখানে কেউ মন্তব্য করেনি কেন কারণ করবো না তারা মাঝাবি নিয়েছে এটা তো করবো না মহা মুশকিল ব্যাপার হ্যাঁ, তাহলে পুরো হাদিস শাস্ত্র সহি সহি হাসি এর উপরে যে সাহাবা সবাই হচ্ছে অদল মানে ন্যায়নিষ্ঠ এটা কাদের ওলামা এখানে এটা হাদিস হাদিসের কথাটা কোরআনের কথা এরকম আরও অনেক ইয়ে রয়েছে তো এই জন্য ওলামা ইকরামকে বাদ দিলে তাদের উপরে আস্থা না রাখলে পারে এটা হচ্ছে সম্ভাবনা তাই এই আয়াত থেকে এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াত থেকে প্রমাণিতই হয় বরং যে অলা অলা এহতাদুন তারা বুঝতো না এবং তারা হেদায়তের উপর ছিল না হ্যাঁ এরকম হলেও কি মানবা কারণ বোঝা যাচ্ছে এরকম হলে মানত মানলে সমস্যা নেই তা আমরা তো সেরকম কারণে মানছি এই কারণে এটা গেল দ্বিতীয় হচ্ছে কি যে হচ্ছে মানে তাকলিদের অর্থ সম্পর্কে এখানে কিছু বর্ণনা করেছেন বলছেন যে যে এজ আলু আমরাহ করলাহু লিমানি হোক যে মানে তাকলিদ বলতে মূলত কারো গলায় কিছু পরানো বোঝায় কিলাদা মানে হার কিন্তু মানে কিলাদা মানে হচ্ছে হার তাকলিদ মানে কারো গলায় কিছু পড়ানো তো কাউকে কোনো পদবি দেওয়াটাকেও তাকলিদ বলে কারণ গলায় হার পরানো মানে মালা পরানোর মতো হচ্ছে এটাকে তাকলিদ বলা হয় কল্লাদাহ ইউ কল্লেদাহ এরকম একটা ব্যাপার আছে তো এই তাকলিদ হচ্ছে মূলত এটা সবচেয়ে ভালো উদাহরণ দিয়েছেন এখানে কর্তব্য উদাহরণ দিয়েছেন যে কোনো ছাগলের যেরকম গলায় একটা দড়ি বেঁধে সামনে টেনে নিয়ে যাওয়া হয় তা আসলে মোকাল্লিদ হচ্ছে মানে সে যেমন আমরা বলতে বলি যে একটা অন্ধ ব্যক্তি সে তার মানে লাঠিটা একদম ধরে নিয়ে চলে যাচ্ছে এখানে আসলে বিষয়টা উপস্থাপনের একটা ব্যাপার ছাগল বলবে এতই খারাপ লাগছে হচ্ছে যাচ্ছে না জিনিস <laughs> কিন্তু সে একই আমি পথ চেনে নে আমি জানি না আমি দেখতে পারি না আমাকে কেউ সামনে থেকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে <laughs> এখন ছাগল ছাগলের গলায় দড়ি এইভাবে উদাহরণ দেয় অ্যালায়েন্সটা এটা ঠিক আছে উদাহরণ ভুল না কিন্তু এটা কি কি করা রাজনীতি করা হ্যাঁ, যে কথাটার ভাষ্যটা ইতিবাচক আর নেতিবাচক একটা বিষয় আছে না সে একটা গল্প আছে আমাদের ইয়াদ বল বলে বলে যে এখন একদম স্বপ্ন দেখেছে রাজা স্বপ্ন দেখেছে যে হচ্ছে তার দাঁতগুলো সব ভেঙে গিয়েছে একটা দাদা দাঁতও নেই তখন জিজ্ঞেস করছে সবচেয়ে ব্যাখ্যা কি তখন দুজন পণ্ডিত আছে সবাই একজন বলছে যে আপনার সামনে তিলে তিলে আপনার সব আত্মীয় স্বজন মারা যাবে আপনাকে প্রত্যেকে মৃত্যু কষ্ট আপনাকে দেখতে হবে আপনাকে তার জন্য শোক করা লাগবে এবং আপনি অনেক অনেক আপনার হচ্ছে এরকম আপনার সন্তান আপনার হচ্ছে ইয়ে মানে আব্বা মা সব স্ত্রী সবার মৃত্যু আপনার নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা লাগবে ঠিক আছে ধরো তো গর্দান নিয়ে নাও এই গেছে আচ্ছা আর এক বছর ইয়ে তুমি বলো আসলে আচ্ছা, যা পান আপনাকে দীর্ঘায়ু পাবেন আপনি আল্লাহর ইচ্ছায় আপনাকে আল্লাহ নেক হায়াত দেবেন হ্যাঁ আপনি আপনার ফ্যামিলি আপনার পরিবারের সবার থেকে বেশি আয়ু পাবেন তো তারপর হ্যাঁ পুরস্কার খাদ্য কথা কিন্তু সে এক নেই ও যদি বেঁচে থাকে তাহলে আর সবাই যাচ্ছে তো এ জায়গায় এই ছাগলের গোড়া দড়ি বান্ধব জিনিসটা ঠিক আছে কিন্তু এটা পেশ করা হয় রাজনীতি করার জন্য এইবার যদি অন্ধকে সামনে একটা মহৎ কাজ মনে হচ্ছে না একটা মহৎ কাজ মনে হচ্ছে একটা অন্ধ লাঠি ধরে কেউ পথ দেখে কে যাচ্ছে এটা একটা বেশ একটা মহৎ একটা বিষয় ফুটে উঠছে এই প্রক্রিয়ার মধ্যে ঠিক আছে তো যাই হোক জিনিসটা হচ্ছে যে মানে তাকলিদ বলতে মূলত এই জিনিসকে বোঝায় এটা যদি সারা বিশ্বের লোকও অস্বীকার করে তাহলে ঠিক কথা যে সারা বিশ্বের সবাই পথ চেনে না সে যে পথে হোক ইমদের কথা বলো তুমি দেখা যাচ্ছে ধান চাষের কথা বলো ইমার্জনের কথা বলো কোনো বিষয়ের মধ্যেই সবাই সব কিছু চেনে না জানে না আল্লাহ না জানতে হবে সোজা কথা এই সমস্ত ব্যক্তিরাই সব থেকে বেশি করতে পারে এটা একেবারে মানে মানে সামান্য চিন্তা করলে দেখা যায় হ্যাঁ আবারই কথা মেনে চলে হচ্ছে কথা বাদ দিয়ে আমারও কথা মেনে চলে তারপরে মানে তুমি হচ্ছে এই যে মানে, হ্যাঁ গোল খাওয়া হারাম গোল খাওয়া কোথায় আজকাল আছে মাদারি বলেছে আমাকে বলেছি এই জায়গায় মানে একেবারে আবহানে কোথায় কোথায় আমক মাদানে যদি বলেছেন বলে যদি সেটা হয় আদানি বলে সেটা কি হতে পারে মানে ওটাই কিন্তু জায়গায় বসে কারণ তারা কি সবাইকে বই খুলতে পারবে কোন জায়গাটা আছে হয়তো এটা জানো কি জানো হ্যাঁ কোন একটা মনে হয় থাকতে পারে এবার হ্যাঁ, অমুক বলেছে এত বলে না আলাদারা কিন্তু ওরাই তো বলে অমুক বলেছে অমুক আকল রেজাল্ট আনে না তাহলে এটা এটা কি নেশা লোকের কথা লোকের কথা মানে তাহলে কি মেয়ে লোক হিসাবে না ওই কথাটা আছে আরবিতে মানে যারা সালাফের ফেরাই বলে আকলর রেজাল্ট আকলর রেজাল্ট মানুষের কথা মানুষের কথা দেখছো অমানুষ জিনিসটা হচ্ছে কি মানে বিষয়টা হচ্ছে এজন্য কি মানে তাকলিদ মানে ওই কিন্তু তাকলিদ কিছু লোকের জন্য প্রাপ্য এটা সঠিক কথা সব বিষয় মাসারে একটা আলেমও কোনো একটা ব্যাপারে চিকিৎসা সে কী করছে সে দেখা যাচ্ছে কি ওই দাঁতে ব্যথা হয়েছে হা করে সে চিকিৎসকের সামনে কি বসে থাকছে সে কি সে দাঁত তুলে তুলতে গিয়ে জিপ টেনে জিপ টেনে ফেলবে কিনা সে থাকে তো ঠিকই আছে তার উপর তো রাখতে আছে কিন্তু হ্যাঁ সেই হাজার বছরের সময় একবার হচ্ছে সে ইয়ে জারি করেছে কার্ফু জারি করেছে কার্ফু তা আটটার পরে কেউ বেরোতে পারবে না হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তিনটে ছেলে পেলে তারা বেরিয়েছে আটটার পরে ধরেছে মানে দিকে সাহায্য হয়েছে তোমরা করা এত সাহস তোমাদের বেরিয়েছে তোমার পরিচয় কি বলে তো বলছে যে একজন তখন একজন বলছে আর কি বলছে যে আমি তো সেই লোকের ছেলে যিনি অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকেন আর তার সামনে বড় বড় সব নেতাগতারা মাথা নত করে বসে থাকে আরও এরকম এক একজন এক একজন হচ্ছে বলছে আর কি আরেকজন বলছে আমার বাবা প্রতিটা দিনই মন মন খাবার রান্না করেন আর মানুষ ভিড় করে আসে আর তিনি তাদেরকে মানে খাবার খাওয়ান আমাদের আরব দেশে খাবার খাওয়ানোর একটা ইয়ে ছিল আর এরকম তো তখন ও বুঝে ফেলেছে সব সাহিত্য তো বলা গা আর দেশে কে কী খচনা না খসে তা তো জানা মানে কটক কে কী ব্যাপার বুঝে ফেলেছে আগেরটা না পেত হ্যাঁ, আর পড়াটা হচ্ছে হোটেলওয়ালা কিন্তু পড়াটা করছে এমনভাবে তখন হচ্ছে তোমাদের তোমাদের এইগুলো ছেড়ে দিলাম তোমাদের এইগুলো সাহিত্য জ্ঞান তোমাদের যাই হোক এখানে আমাদের না পেতে কথা বলতেছে ওই যে মাথা তখন বসে থাকে ওর কত জায়গায় ছুরি চালাচ্ছে তার ঠিক নেই মানে না পেতে খেয়াল করেন কাজ করে ইয়ে কর তারপরও সে যে একটা মানে মনে একটা আস্থা রেখেছে তার উপরে যে আস্থা আস্থা নাটকে দেবে পারে ও ও যদি এরকম করে নড়াচড়া করে যে আস্থা রাখা তাহলে পারবে আস্থা রাখতে হবে দুনিয়া চলতে গেলে পরে আস্থা রাখার রাখার বিষয়টা এটা তারা অস্বীকার করে আল্লাহ আল্লাহ বলছেন কি আল্লাহ অস্বীকার করেন আল্লাহ বলছেন মা কান আল মিনুন ইয়ান ফেরু কাফ মুমিনরা জ্ঞান অর্জনের জন্য বেরিয়ে পড়বে সবাই সম্ভব না করতে হবে না তা বলেননি সম্ভবই না অতএব কিছু লোক কেন বেরোয় না আর এটা বস সবার সবার ভালো দিয়ে পেরেছে পেরেছে এরা সবাইকে মুছাই ধোয়া লাগে একজন হয়নি ঠিক আছে বলছে এতগুলো ছাত্র পড়াতে গিয়ে যে পকে ফেলবে সেক্ষেত্রে যদি সব বোকা টোকা সহজে সেই রথে বেরিয়ে পড়ে যদি কোনো পকেট ধরে সে পকেট ধরে যান শেষ মানে সে সে তাছাড়া পরে একটা গল্প করে বললাম যে খিজার আসসালাম অবহাজিমার কাছে ফিক্স শিখতে এসেছিলো সেই সঙ্গে লাস্টে আমার মারা গেল শেখার আগেই তখন কবরে গিয়ে পনেরো বছর শিখছে এই যে বোকা শোকা সবাই তাদের শিখতে চেষ্টা করে যাই হোক তো হচ্ছে এখানে হচ্ছে মানে ইমাম কুর্তবি আলোচনা করেছেন এরপরে উনি আট আলোচনা করেছেন এর বিপরীত এটাও একটা মুশকিল মানে যে উনি বলছেন যে তাকলিদ এটা কিন্তু জ্ঞান না তাকলিদ কোনো জ্ঞান না এটা আমি বলি প্রায় বলি যে মুকাল্লিদ কিছু লোকের কিন্তু তাকলিদি কিন্তু হচ্ছে বিধান কিছু লোকের ইবনে কাইম বারংবার ইজমা উল্লেখ করেছে যে মুকাল্লিদ আলেম না ওনার ইলাউল মুয়াক্কিদের মধ্যে ইজমা উল্লেখ করেছেন বারংবার আল কর্তব্য তাই বলছেন যে জমহুর আলেমের নিকট আর কি মানে সে হচ্ছে আলেম না বলে উনি অবশ্য মুখালিফদের মুখালিফ দ্বারা তাদেরকে হাসা হইয়া হ্যাঁ ওই সেই পোয়াল গাদা বলে আখ্যায়িত করেছেন নাকি ঠিক আছে তা তো বোঝা যায় যে মোটামুটি ইবনু কাইমের কথা বল না হ্যাঁ, মোটামুটি মোটামুটি ইসমা আর কি যে হাসাবি না ঠিক আছে তো হচ্ছে মানে এখানে হচ্ছে মানে এক কথায় এক কথায় হচ্ছে তোমার তোমার হচ্ছে কিছু লোক আছে তারা তারা বলছে যে না থাকলে হচ্ছে হক জানার উপায় এবং ওইটাই ওয়াজেব আর বর্তমানে হচ্ছে মানে চিন্তা ভাবনা করা বা ইয়ে করা হারাম হয়ে গেছে এমন কিছু লোক আছে বলে না যে ইস্তার পাঞ্চ হয়ে গেছে ইস্তিহান বাপ করেছে মিয়া এগুলো বেশি ই করেছিলাম নাসাফি থেকে এগুলো বেশি আরম্ভ হয়েছে ওনারা হানাফি আলাদের মধ্যে ইস্তার করতে গেলে ভাই বেশি বলতে পারে হানাই আমাদের বলতে পারে বেশি হ্যাঁ মানে এই জন্য দেখা যাচ্ছে কি মোকাল্লিদ হবে তো মোকাল্লিদ হচ্ছে হতে হবে যাই হোক এই বিষয়ে নিন্দা করেছেন আর কি আর এটা আলেম না তাকলিদ যখন আলেম না এই জন্য মোকাল্লিদ যে এই কারণেই হচ্ছে সে হলো ইসলামের অন্তর্ভুক্ত না তার মতো কোনো যায় আসে না তার মাথা কোনো যায় আসে না এই জন্যে অনেকে বলে না অনেকে এই জিনিসটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি এখন ধরে বলবো অনেকে বলে যে হ্যাঁ আজকে বাংলাদেশের সমস্ত আলেম পাকিস্তানের সমস্ত আলেম তুই এই কথাটা বলছে তখন আমি তাকে বলি যে এই কথাটা ভুল এরা নিজেরাই স্বীকার করে যে আমরা হচ্ছে মোকাল্লিদ এরা আনাহি মাদাবের মোকাল্লিদ বা এরা দেবন্ধ তরিকার মোকাল্লিদ আরও আরও করুণ অবস্থা মোকাল্লিদের মোকাল্লিদ যে যে বলে গিয়েছে আমি মোকাল্লিদ এরা তার মোকাল্লিদ তখন মুশকিল কারণ মোকাল্লিদ আলেম না তো সেটা একটা মুশকিল আছে এর মধ্যে ঠিক আছে বড় সমস্যা আছে আমি যাই হোক তো জিনিসটা তো সমস্যা হয় না যাই হোক ফিয়াকসাল আহওয়াল সর্বোচ্চ অবস্থায় তারা কি তারা হচ্ছে আবানহর মোকাল্লিদ বানহর মোকাল্লিদ তাহলে এই সমস্ত লোকদেরকে একাধিক আলোচনা আনালিসে গোনা যাবে না এর একজন এটা রিয়েল কথা এটা কোনো হাস্যকর কথা না এটা রিয়েল কথা মানে উসুল মোকাল্লিদ হওয়া যায় কিন্তু মোকাল্লিদ হয়ে আবার মানে ওই সে ব্যাঙে যেরকম গরুর মতো ফলছে না একটা গল্প আছে না গরু দেখেছে খাস খাচ্ছে ব্যাঙ চিন্তা করছে এ এত মোটা হ্যাঁ গরুতে এরকম ফস করেছে একটু ব্যাঙ নিজেকে এরকমভাবে মানে ফুলাচ্ছে একটা করে তো ফুলাতে ফুলাতে ফোলাতে ফ্রাস করে লাস্ট হয়ে মোকাটের যখন তখন তুমি নিজেকে ফুলিয়ে আলেম হওয়ার চেষ্টা করলে হবে না লোকসান বাড়ানো যাবে না এক সে একজন একাধিক না দেখা যাচ্ছে হয়তো বলছে মোজার পরে মাছ করার মাসালা হোক এই মাসালা সেই মাসালাই এত আলেমের মতো এটা আবার অনেক সময় এরাও করে মুজাহিদেরা করে ছাড়াফেরা করে কি করছে এই বিষয়ে ইজমা হয়েছে বলে তত সব নজদি আলমদের ফটো নিয়ে আসছে অমক নজদি তমক নজদি নজদের নাতি নজদের ছেলে হ্যাঁ সমস্যা ঠিক আছে তো থেকে শুরু করেছে করে দেখা যাচ্ছে যে চল্লিশটা চল্লিশটা তুমি পাবা এগুলো তরিকার বিরুদ্ধ কাজ ওগুলো সব তো এক তরিকার ওরা মোকাল্লেন ও বাপ যা বলে গিয়েছে ওদের কারো বাপের ক্ষমতা নেই যে ওই বাপের কথা যায় অতটুকু ক্ষমতা নেই তার সেই কথা তার নেই নিজেই সেটা করে না স্বীকারও করে না বলে না সে যে আমি ইস্তেহাত করি সে আমার বাপ বলে গিয়েছে অমুক বলে গিয়েছে এই তার ব্যাপার ওদেরকে দিয়ে চল্লিশটা গোনা না যায় হ্যাঁ এক্ষেত্রে মনে হয় আলাদাদের এক একটা আলেমকে গোনা যায় এরা কেউ কারো বাদে না এরা যদি তিনজন লোক থাকে তো ছয়খান দলে বিভক্ত হয় তো যদি গোনা জায়েজ হয় তো এদের গোনা যাবে কিন্তু দেখতে হবে মুজতাহিদ কিনা এরা যে যা মতো পারে এদের এক একটা ফতোয়া তারা হচ্ছে দেয় আর কি মানে ফতোয়া আগে গোড়া যায় থাকে না থাকে হ্যাঁ। নিজেকে মুস্তাহিদ মনে করে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে ঠিক আছে তো এই হিসেবে এদের একটা ইল্লার পরে ভাষা মানে আনা হচ্ছে তো দেখা যাচ্ছে কি তাই না বিষয়টা আছে এদের কি একজন গ্রন্থে তো এটা একটা মারাত্মক ভ্রান্তি একজন যোগ্য আলেম যে ইচ্ছাত করতে পারে গবেষণা করতে পারে গবেষণা করছে সে একটা কথা বলছে যে কোনো একটা কথা যে যে কোনো একটা ব্যাপারে সেটা পর্দা নিয়ে হোক সেটা হায়াত নিয়ে হোক সেটা নিফাস নিয়ে হোক এটা বলছে যে ইনি একা বলছে আর এতগুলো লোক এতগুলো লোক না তো এরা এই সব কটা হচ্ছে মোকাল্লিন এই সব কটা তাদের একজন বাপ আছে তাকে মেনে চলছে এই মানাটা তাদের জন্য জায়েজ আমি আবার বলছি তাদের জন্য জায়েজ এই মানাটা কিন্তু জায়েজ বটে কিন্তু বলতে আলেম না তো আলেম না বলতে এখানে ওই আলেম বোঝাচ্ছে না এই আলেম যে আলেম হিসেবে তারা দাবি করে সে আলেম তারা সে আলেম ঠিক আছে কিন্তু তাকে যে ইলমের রাজ্যে আলাদা করে গণনা করা হয় সেরা সেটা আলেম না এখন হয়ে গেছে কি সে কারে হ্যাঁ আলিব্বা তা আসা পড়ায় সে কারে কারে তো এই জিনিস নাই তো ঘটনা হচ্ছে এখন আমাদের যে ভাষায় হাফেজ কোরআনের হাফেজ তা আগে হাফেজ বলে কি বোঝাতো হাদিসের হাফেজ হাফেজ ইবনে হাজার আসকালানি তো আমাদের হাফেজ আমার খুশি হবে যদি ইবনে হাজার আসকালানি একটা হাফেজ আবার একটা হাফেজ মানে এবং আমার ইয়াদ কত হুম তাই তো মনে করে আমি ওই হাতুর বাড়ির মতো আমি কথা লিখতে পারবো তো দেখা যাচ্ছে যে তাই আর পরে কাজ নেই তো দেখা যাচ্ছে এরকমভাবে হাফেজ ইবনুল কাইম তো এখন আমাদের পদবিগুলো তো এরম হয়ে গেছে দেখ আলেম না বলতে বোঝানো হচ্ছে এরকম তাকে যে গোনা হবে সে সেরকম আলেম না তাই যতগুলো লোক নিজেদের দাবি করে আমরা মোকাল্লিদ আমরা ইস্তেহার করি নে বা আমরা ইস্তেহার করতে পারি নি যেটাই হোক না কেন তারা নিজেকে আলাদা করতে পারবে না চল্লিশ জন বলছে এরকম নাই যদি গুনতে চাও আটো পরে ওঠো ওটা যে সময় জমাটা হয়েছে তখন আবার নির্ভর কথা তুমি মানো তো ওই সময় আর কটা লোক আছে যাকে মানছো সাপি সাপিকে মানছে কিছু লোক তখন তারা তারা নিজেদের গুনতে পারে না নিজেকে তুমি বলে অনেক আলেম ছিল তারা কম বেশি ইস্তাদ করতো দেখা যাচ্ছে আবদুল্লাহ লাকনাবি এরম খালেদা হবি তারা কিন্তু তারা কিন্তু তাদের তাদের কিন্তু এভাবে ফেলা যাবে না তারা কিছু বলা মানে একটা কিছু বলা কারণ তারা কিন্তু নিজেদেরকে একটা কিছু মনে করতাম তারা সেই অনুযায়ী তারা হচ্ছে কাজও করতো আর কিছু লোক পুরা সেই সাপ যেরকম মূল্য ষাট হয়ে যায় আর ষাট হয়ে গেছে মাথার উপরে যেরকম ষাট হয়ে আছে তাই ষাট হয়ে থাকলে জায়েজ এটা আল্লাহদের মাথার সাথে বিরুদ্ধে তারা বলছে হারা আমাদের জায়েজ কিন্তু সে যে নিজেকে মানে মোস্তাহিদ দাবি করে একটা গণবে যে আমরা এরকম পাঁচশো লোক বলছি পাঁচশো আলে তো পাঁচশোটা বারো লোকটা যুদ্ধ হয় এখানে জিনিসটা হচ্ছে যে এগুলো তো হচ্ছে ইলমের রাজ্যে কি তারা তো মোকাল্লেদ তারা মুখস্থ মুখস্থ রেখেছে তারা মুখস্থ রেখেছে এটা তাদের জ্ঞান সেগুলো তাদের শেখা ঠিক আছে কিন্তু বলতে পারে না যেমন পাঁচশো লোক বর্তমান যুগে যদি কোনো ব্যক্তি কোনো স্বামী মাঝাবের মাঝাবের হাম্বুলি মাঝাবের যদি কোনো মত সে উল্লেখ করে এবং সে একটা যোগ্য লোক হয় তাহলে এই লোকের সঙ্গে পাঁচশো লোক বিরুদ্ধতা কথা বলা যাবে না যে যুগে জিমাতটা হয়েছে যখন মুস্তাহিদ ছিল তোমাদের তোমাদের মতে ইস্তেহাদ বন্ধ হয়ে গেছে ভালো যে যুগে ইস্তেহাদ চলতো সে যুগে গিয়ে কোন মত কোন দিকে দেখবে তারা নামাজ পড়া দেখে তারা নামাজ পড়া ফতা দিচ্ছ যে টাকা নেওয়া যাবে ওরা বলছে এত লোক বলছে বেশিরভাগ লোক কেন বলছে কে জন্য বলছে জিজ্ঞেস করো তো জিজ্ঞেস করো কেজন্য বলছে কারণ হেদে হেদে গ্রন্থ গ্রন্থকার বলে গিয়েছে কারণ অমুক বলে গেছে তমুক বলে গেছে তাদের গুনছো কেন অমুকের ধরো অমুকের যুগে চলে যাও তখন দেখো তারপর তার কে ছিল তখন দেখবো যমুন আলমের আলমের আছে বিরুদ্ধে এর তরিকাটা মনে রাখা উচিত এখন তো এই বিষয়টাও আলোচনা করেছিলাম করতে হবে মানে যে তাকলির বন্ধ দরজা বন্ধ হয়ে গিয়েছে এটা এটাকে উনি হাসাবিজা হিসেবে আখ্যায়িত করেছেন আর কি ধর্মের মতামতকে তো এবারে উনি বলছেন যে ফারদুল আমি আল্লাহ ইস্তাগুল ইস্তেমাতিল আহকামিন যে আদমে দিহি ফিম আলাই আলামহু মিন আমি দিনিহি আস্তাদুলাইহি সুদা আলাম আমি ফি জামানিহি মানে সুদা কথা যে যে ব্যক্তি হচ্ছে মানে আমি সাধারণ লোক হ্যাঁ সে নিজের যে যোগ্যতা না থাকার কারণে সে মাসলা করতে পারে না এই জিনিসটা আমাদের শেয়ার করে না যেরকম করতে পারে শেয়ার করানো যে মানুষ জাতি কত ব্যাপক একটা জাতি এর মধ্যে পাগলা সাত পাগলা আছে কত লোক আছে কিন্তু এদের মধ্যে কেউই ইস্তার যোগ্যতার থেকে বাইরে নাই সবারই ইস্তেহার করা লাগবে এর থেকে কঠিন বিধান কি হতে পারে এর থেকে কঠিন বিধান আর কি হতে পারে ঠিক আছে হ্যাঁ যাই হোক তো বিষয়টা অনেকটা যে গান গাতে পারে না তাকে অনেক সময় কী হয় অপমান করার জন্যে আমাদের মাঝে এবার গান গিয়ে শোনাবেন অমক পারে না তো এটা ওর থেকে অনেক বেশি জটিল একটা দায়িত্ব সরব ফেলতে চেষ্টা করে কিন্তু আমরা পূর্ব আলোচনা করলাম যে আসলে এ বিষয়ে সবাই সমান না পারে না যে পারে না এটা পুরো ফরজ কিন্তু হচ্ছে মানে ওইটা যে হচ্ছে মানে হলো যে ব্যক্তি আম লোক আর কি সে ব্যক্তির জন্য হচ্ছে ফরজ তাকলিদ করবে কারণ সে কী করবে সে যদি বলে যে আমি না জানা পর্যন্ত মানবো না এটা তার গোনা হবে যতদিন সে মানবে না কারণ তার তো আল্লাহ তো বলে দিয়েছেন যে হচ্ছে ফার্স্ট আল্লাহ জিকির এছাড়াও না আছে কি যে তারা জ্ঞান অর্জন করে না কেন কিছু লোক যাতে তারা গিয়ে বললে বাকিরা মানতে পারে তারা গিয়ে বললে বাকিদের মানতে হবে এক্ষেত্রে প্রমাণ করেছে আল্লাহ অবকলা যাচ্ছে যে তারা যদি গিয়ে বলে তাদের বাকিদের মানতে হবে যাই হোক এটা ফরজ এটা মানে সুন্দর একটা ইয়ে হলো এই যে মূলত ইস্তেহাদ করা এটা একটা যোগ্যতা এটা একটা ভালো জিনিস যে পারবে সে সম্মানিত এ বিষয়ে হাদিস কোরআনে বিভিন্ন ইয়েতে এসছে যে ফাকিউদ্দিন যে রাখা রাস্তার কল্যাণ চান তাকে দিনের মধ্যে গভীর জ্ঞান দান করেন এরপরে হচ্ছে কোরআনও এসছে আমার ইউতলেক কথা তখন দেখা এরকম অনেক আয়তা আমি লম্বা করতে চাচ্ছি আলোচনা যে যে ব্যক্তি জানে এবং যে জানে তার সম্মান সম্পর্কে বিভিন্ন আয়াতে হাদিসে এসেছে ওটা বন্ধ করে দিলে হবে না ও দরজা এটা নৌবাত দরজা নাই যে খতাম আম্বিয়া এটা হচ্ছে ইস্তেহাদের দরজা এটা এটা খোলা থাকবে ছিল তার খোলা খোলা থাকবে এখন দেখা যাচ্ছে কি যে হচ্ছে খোলা আছে কিন্তু তাই বলে আবার ভালো জিনিস বলে যে কেউ দাবি করে বসবে এরা না এরা যোগ্যতার ব্যাপার আছে এ সম্পর্কে আলোচনা লম্বা আলোচনা হয়তো মাজাবর আল্লাহ বইয়ের ভিতরে বা মাকুল খাদের ভিতরে আছে এখানে লম্বা আলোচনা করা যাবে না কিন্তু যোগ্যতাগুলো কী কী সে বিষয়ে আলোচনা আছে আর কি সে যোগ্যতাগুলো চিন্তা করলেই বলা যাবে যে আসলে যোগ্যতা আছে কি না সবার বা কার আছে সবাই বলছে নিজে বুঝতে পারবে এমনকি সাইড বুঝতে পারবে যে যোগ্যতা আছে কি না না থাকলে পারে কী করা তার দায়িত্ব হচ্ছে তাকলিদ করা এটা উনি বলেছেন আবার হচ্ছে মানে তবে সেক্ষেত্রে তার এই যে কথাটা আমি বলি না ওয়ালাইহিল ইস্তেহাদ ফি আলামা আহলি ওয়াক্তিহিল বাহসিয়ান কে ভালো জানে আস্তাশীল আলেন এ ব্যাপারে তার আবার ইস্তার করতে হবে কিন্তু আমি আমলোক আমি কিছু বুঝি তাই বলে চাঁদন্দার কাছে কাছে খোঁজা নিচ্ছি এটা তো হবে না এই জন্য দেখা যাচ্ছে কি আল্লাহ হাদিসটা যখন বলছে না আল্লাহ হাদিসটা তোমার দেখা যাচ্ছে কেউ চা বেছে কেউ বাদাম বেছে দেখা যাচ্ছে যে ওই হাতুড়ে ডাক্তার একটা ওষুধ দিয়েছে ওখানে বসে পড়াম পাড়ামে খোঁতা দিচ্ছে আমলোক এটা মানছে না এটা কিন্তু হক ঠিক আছে হতে পারে আমলোক ও হতে পারে ও যেটা বলছে সেটা ঠিক বলছে আর আলেমরা ভুল বলছে হতে পারে এটা তারপরেও তাকে না মেনে আমাদেরকে মানছে আমলোক এর ঠিক আছে রাস্তার পাশে বসে এক হকার অখ ওষুধ বেচছে আর এমবিবিএস ডাক্তার সে ওষুধ বেচছে ছেলে অসুস্থ হয়েছে বাবা নিয়ে গেলে এমনি ডাক্তারের কাছে ঠিক আছে তার দায়িত্ব দায়িত্ব কিন্তু ঠিক আছে হতে পারে হকারটা খুব ঠিক দিচ্ছিল কিন্তু আমি জানো কী হবে এই জন্য অনেকেই দুটোর মধ্যে বিয়ে পারে না ফিনাফ ছিল আমার আসলে বিষয়টা কি এই জিনিসটা আমাকে দেখার বিষয় না তো আমি কি মনে করি জিনিসটা করছে এটা দেখার বিষয় আছে অনেকে আছে জেহাদ করেও সব পাবে না অন্তরে নিয়তের কারণে এখানে দেখা যাচ্ছে আমি তার উপায় করতে চাই কোন যাবো মির্জাতাকাজ যাবো স্বাভাবিকভাবেই যদি সে আমাকে ফতোয়া ভুল দেয় তাহলে সে দোষী হবে আল্লাহ কাছে সে এ বিষয়ে চলে রয়েছে তারই যে কেউ ফতোয়া চায় আর সে ভুল ফতোয়া দেয় তাকে হচ্ছে এই ফতোয়ার ড্রাইভার বহন করতে হবে ওই লোকে যে ফতোয়া দিল তার আবার অন্যান্য চাইছে কি ফতোয়া চাবে মূর্খ লোকের কাছে অতএব সেও পথভ্রষ্ট হবে ও পথভ্রষ্ট করবে দুজন মিলাও এখানে পথভ্রষ্ট তোমায় হচ্ছে কারণ সেও চেক করে যায়নি চার দোকানদারের কাছে সে ফতোয়া নিয়েছে চার দোকানদার আর আলমের কথা নেই আমি চার দোকানদার বলতে বোঝাচ্ছি যেরকম যত হতে হয়েছে সেরকম মানুষ বড় আলেম আলম খাওয়ার জন্য চার দোকান দোকান দিতে পারে সেটা আলহামদুলিল্লাহ তার সম্মান বাড়বে এবং তার কাছে কোথাও সেক্ষেত্রে চাওয়ারও জরুরি হবে কিন্তু চায়ের দোকানদার বলতে আমি যেটা বলছি সেটা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে যে চায়ের দোকানদার কাছে কোথাও যাচ্ছে হ্যাঁ বা অনেকে প্রধান আছে ক্লিন্টনের কাছে <laughs> ওবামার কাছে ইসলাম শান্তি হুম এরকম যারা অনেক আলেম ওলামাও তো দেখা যাচ্ছে কি এই জাতীয় যে বিষয়গুলো আছে আর কি ইসলাম শান্তির ধর্ম ইসলাম আগে এখন করে না এগুলো পদ্মাগুলো তারা ওখানে এসেছে হ্যাঁ। ঠিক আছে এগুলো হাতে কোরআন খুলছে না এখন দেখো তাহলে মৌলিক কথা হচ্ছে কি যে ফতুয়া নেওয়ার ক্ষেত্রে কার কাছে বাছাই করা হ্যাঁ তার সঙ্গে সে এখানে ইনসাফ করা তাকে ঠিক করতেই হবে যেমন মুস্তাহিদ মুস্তাহিদের ক্ষেত্রে কী আছে ভুল করলে একটা সব ঠিক করলে দুটো সব ঠিক করতেই হবে তাকে এটা আবশ্যক না কিন্তু ঠিক করার চেষ্টা করতে হবে এখন আমি শুয়ে পড়লাম আমার তো কিছু জ্ঞান নেই আমার কিছু করার নেই যে যা বসে হ্যাঁ বলছে যে তোমরা এক কথা বলছো ওদের লালন ফকিরের এক কথা বলছে দুটো এক এক করে ফেললো দিয়ে ও সন্দেহ পড়ে গেছে এই লোক এই লোকটা তো আসলে ইয়ে সে লোক মানে একেবারেই সে কোনো ইয়ে রাখলো না অনুরূপভাবে যে সমস্ত লোকেরা যারা বর্তমান যুগে আমাদেরকে এরকম যে বাজে খাওয়া দেখে যারা পুরো আমাদেরকে ওরা মনে করে অনেকে বলছে যে আলেমরা সব তো ঘুষ খায় যখনই বলছে হ্যাঁ, আমার সাপে কথা বলছি হ্যাঁ সব তো ঘুষ খায় ঠিক আছে এসব এখানে মিলে ফেলছে পার্থক্য আছে অথচ সে কিন্তু দুনিয়ায় চলার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় পার্থক্য করছে যখন সে বেচা কেনা করছে কোন দোকানদাররা ফাঁকে কম দেয় বা ফাঁকে দেয় না বেছে নিচ্ছে কিন্তু অথচ অথচ ফাঁকে যাওয়া না কিন্তু ভেজাল মানে দেখবো ভেজাল যে লোকটা বেচে হয়তো মধু বেচে কেউ খাঁটি মধু বেচে বিশ বিশ বছর ধরে তার রেকর্ড আছে খাঁটি মধু বেচে ওখানে বহু লোক অনেক দূর থেকে কিনতে আসে এরকম অনেক আস্থা এগুলি অর্জন করা যায় হয় বাসে করে নেওয়া যায় ঠিকই লোক এত এত ভেজালের মধ্যেও বাসে করে নেওয়া যায় কম দামে ইচ্ছা হলে ভেজাল খেয়ে নাও আর কম দাম যদি চায় খাঁটি খাবো তাহলে দাম রেখে হলেও খাঁটি পাও ঠিকই তো পাও ঠিকই পাও চাল টাল কিনছো খাচ্ছ মাছ টাছ কিনছো ঠিকই তো মোটামুটি ভালোই তো পাঁচা মাছ তো খাটছো খাচ্ছ না তার মানে লোক চিনেছো লোক বুঝছো তুমি হাসছে ঠকছো না আর দুনিয়ার কদিন চলতে ফিরতে গিয়ে আর ঠকছো না আর ইলমা ইসলামের ব্যাপারে এসে সারা জীবন ঠকে যাচ্ছ আলেমুলাবার নামে যারা ভণ্ড রয়েছে দেখা চোখে সামনে নামাজ পড়ছে না চোখের সামনে খারাপ খারাপ কাজ করছে কিন্তু তুমি তার ছেলেটার তোমার ছেলেটার হয়ে অন্যালিবাসল্লাহ কুম আন্তর্লি আন্তল্লাহ হ্যাঁ দেখা যাচ্ছে যে মানে চলে যাচ্ছ একেবারে এইভাবে দিনকে দিন দিনকে দিন চালিয়ে যাচ্ছ আর বলছো যে মাল্লেমরা বলছে আমি কি করতে পারি আল্লেমরা বলছে আর কি করতে পারি এই বলে এই কথাটা খাটবে কার সে যে আসলেই চেষ্টা করেছে এবং তারপরও তার বলে তাকে অবশ্যই মুক্তি হবে ইনশাআল্লাহ এদিকে সে ধরা খাবে না কিন্তু অনেক আছে সুযোগ গ্রহণ করছে এই ব্যাপারে অনেক আলমুল্লামা অনেক সুলতান আছে এই যাদু উল্লেখ করেছে তার হোসেন মধ্যে অনেক সুলতান দেখা আলেমদেরকে নিয়ে বসিয়ে বৈঠকে এসে দাওয়াত খাইয়ে দেয় আর বলে তোমার খাতে বই দাওয়াত খেলো কেমন আমি ধরবো তো ও ধরে এক হাজার গেলে লাউডও খেলতো না ধরবা ঠিক কিন্তু ধরলে ও ও তো আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে তার কোনো কোনো আত্মতা নেই ধরলে চেপে ও এক হাজার ধারণা চলে গেলে তো এটা তো লাভটা কি তার ধোকা এটা এটা তার ধোকা আর আলেমরা ধোকা দিয়ে সে গিয়ে দুটো খেয়ে আসছে কি বলছে ওর সব ওর টাকা পয়সা তো দিয়ে খেয়ে ফেলে একটা ভালো লোক খায় এরকম একটা ধোকা দিয়ে মানে ও গিয়ে আছে খেয়ে আসছে বুঝেছো তো জিনিসটা হচ্ছে যে যার মতো ধোকা খেয়ে কাজগুলো করছে আর কি এই জন্য তার ইস্তেহাত করতে হবে সেই ব্যক্তি ইস্তেহাত করবে যে হচ্ছে কে আসলে যোগ্য এই জন্য দেখা যাচ্ছে কি একজন লোক হ্যাঁ বক্তব্য ওয়াজ করছে মানে গলা মধ্যে ধরে টাকা পয়সা নিচ্ছে মানে তারপরে মানে গাড়িতে করে আসছে জীবননগর থেকে আর বলছে আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে আসছি আমার আমার প্রাইভেট এই লোকেরও এই লোকের ফতোয়া আর একটা লোক আসছে দেখছো যে সে ন্যায় নীতি মেনে চলে তার ফতোয়া এক করে বলছো যে কনে যাব কনে যাব হ্যাঁ এই কনে যাওয়া মানে এটা হচ্ছে অনেকটা সেই যাই হোক এগুলো চলবে না তাহলে আমলকেরও স্থান করতে হবে বিষয়টা করতে বলেছেন আমার নব্বু অন্য স্থানে বিষয়টা বলেছেন আর কি হ্যাঁ আলোচনা করেছেন এরপরে হচ্ছে কি যে এখানে উল্লেখ করেছেন উনি মুস্তাহিদ ব্যক্তিরও কোনো কারণে এই যে বলছে যে আলাল আলিম আয়দন একটা আলিম ব্যক্তিও দেখা যাচ্ছে কি সে নাজরাতুল খফিয়া আলাইহি হতে পারে যে তার উপরে সে কোনো একটা বিষয় বুঝতে পারেনি বা তার সময় নেই তার সময় নিম দ কল ওয়াক্ত যেগুলো আমি বলি না কথাগুলো বলি আর কি আমার মনে পড়ছে না এখানে ওইটা এটা আগে পড়া নাকি ওইটা আগে লেখা মনে মানে বই করা মনে পড়ছে না তো হচ্ছে মানে হলো দকাল ওয়াক্ত মানে সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে এ খুব খুবই খুবই মানতে কী কথা আলহামদুলিল্লাহ দেখছো ওলামা কথা কত ইনসাফপূর্ণ আর পাগল মহাপাগল সবাইকে মুস্তাহিদ বাড়াইতে হবে এর থেকে মানে এ হচ্ছে পাগলার পাগলার আমাদের সর্দার যে কথাটা বলছে হ্যাঁ তো তো জিনিসটা হচ্ছে এই মানে একটা মতবাদ সবাইকে করতে হবে মুস্তার করতে হবে আর এখানে যে মাওকে যেটা যেটা যেটা স্বীকার করা আছে কিছু লোক পারবে না তারা কি করবে তাকলিদ করবে আবার কিছু আলেমও সবসময় পারবে না ঠিক কথা খুবই ঠিক কথা একটা আলেম সে ঠিক আছে বটে কিন্তু সে কি আর একটা দানব তাকে চোদ্দোটা হাত আর দশটা মাথা মানে সে পড়াশোনা করবে আবার ব্যবসা বাণিজ্য করবে আবার দেখা যাচ্ছে যে তাদের সময় না হাত করে সবসময় কী করবে যে মাসালা সে ইয়ে আছে বলছে যে হাতটা এক হতে আমাল যতক্ষণ হাতটা ও খাফা আলাল ইবাদা আন্তা ফুত তো হাত ছাড়া না হয়ে যায় আলমানি বল লেখছে যে ওনার কাছে এক লোক মানে ফোন দিয়েছে বলছে যে না মানে হ্যাঁ মহিলা চিঠিটি লিখেছে বলছে যে আমার ছেলে মানে স্ত্রী সবাস করে গোসল করে না গোসল সংক্রান্ত আদেশটা সে দেখবে মানে সে মনে করো সিরিয়ালে পড়ছে আর কি যেদিন সে পাবে ওই দিন থেকে গোসল করবে উৎকৃষ্ট আল্লাহ আর কি মানে আল্লাহ মানে মহা আদর্শ এক কথায় মানে যতদিন পর্যন্ত এভাবে সে কয়েক বছর গোসল করছে না ধরো সে ধরো না শুরু করেছে কি আমার শুরু করেছে ট্রেনে যাই হোক কম বেশি দুটো তিনটে হাদিস পড়ছে তাই ওই হাদিস পর্যন্ত সে এসে পৌঁছাবে কাউকে কথা কাউকে শুনে করবো না এরকম অস্বস্থার সংক্রান্ত কিছু ব্যাপার আছে আর কি তো এই জন্য তাহলে কি যার সে আলেম কি করবে সে নিজের নিজের যখন ইয়ে পাবে না সময় পাবে না তখন সে ইস্তেহাদ অন্য কারো মুস্তাহিদের আমরা আগেও এটা বলেছি এর আগেও এরকম একটা মাসালাকে এনেছেন মাসালাটা জটিল যে আকিদাতে কোনো তাকলিদ নেই এরকম একটা মাসাল্লাহ আলমরা বলে থাকে আর কি ঠিক আছে যে তাওহিদ উসুল এ সম্পর্কে কোনো হচ্ছে তাকলিদ নেই তো এখানে একটা উত্তর দেওয়া যায় সেটা হলো যে যেহেতু তাওহিদের ব্যাপারটাতে যতদিন প্রমাণগুলো হচ্ছে ক্লিয়ার যে আল্লাহ যে এক আকাশ পৃথিবী প্রমাণ যেগুলো আছে আর কি তো এখানে তো কারো এখানে খফি নেই তাই এখানে যে বসবে সে বোঝার হবে কারো আনুগত্য করার প্রয়োজন নেই এই বিষয়ে সবাই মুস্তাহে এবং সবারই এ বিষয়ে আলোচনা ইয়ে করার সময় দেওয়া লাগবে বা সে দিয়েছে তাই এ বিষয়ে এ বিষয়ে তাকলিদ করে কারো মানাই লাগবে না আসলে ঠিক আছে যাই হোক এই আলোচনাটা এটা আমাদের লম্বা আলোচনার বিষয় না এখানে প্রয়োজন নেই কথায় ঠিক আছে তো হচ্ছে মানে এই আর কি তাকলিদ সম্পর্কে আমাদের বিভিন্ন রকমের হচ্ছে আলোচনা আর কি লাস্টে একটা জিনিস ওগুলো করেছেন এরকম করতে হবে আসলে আলহামদুলিল্লাহ কিছুই বাদ দেননি আর কি আলমার মাথা এরকম করেন যখন কোনো বিষয়ে যখন মাঝে মাঝে হচ্ছে শুরু করে লাস্টে একটা মশলা উল্লেখ করেছে খুব সুন্দর মশলা বলছে যে ককাত আকসারা আহলু জিয়াগি আল কৌল আলামান তামাসাকা বিল কিতাব সুন্নতি আন্নাহুম মুকাল্লিদুন যে অনেকে আছে যেমন হচ্ছে অনেক হচ্ছে তাসাউপন্থী একসময় করতো এরপরে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো নাস্তিকরা বলে বা এরকম মানে বাউল ফকিররা বলে যারা হাদিস কোরআন মেনে চলে মনে করো অনেকটা বিনা বাক্যে এদেরকে বলে মোকাল্লেদ আমরা বলছি না এটাকে ওরা বলছে হানাফি হানাফি হনাফা মানে কি তারপরে এগুলো আমরা বলছি না যে আমরা আল্লাহর কথা রসলের কথা বিনা বাক্যে মেনে চলি আমরা কোনো প্রশ্ন করি আল্লাহ রসুল বলেছে আমরা মেনে নিলাম তারপর রাখি দা আমরা সেটা বোঝার চেষ্টা করি না কেন বললো কি জন্য বললো কারণ তিনি যে বলেছেন এটা তার আদেশ আমরা বলছি না তো হ্যাঁ। অনেকে এটাকে ধর্মান্ধ হিসেবে আখ্যায়িত করে মুকাল্লিদ অন্ধ অন্ধত্ব বলে আখ্যায়িত করে না উনি ফাইন করতেছেন করতে করতেছেন বলছেন না বরং অন্ধ তো ওরাই কারণ ওরা কি করেছে ওই যে আত্ম আনা সাদাতানা হ্যাঁ। বা কোবরা আনা তারা কিন্তু মানছে হ্যাঁ। তারা কি বলছে লেলিন বলেছে ডারউইন বলেছে হকিংস বলেছে তুমি জিজ্ঞেস করো যে কোনো মতবাদ যখন ওরা বলবে হকিংস বলেছে আর হকিংস এখন ভালো করে সুতি শুতেই পারে না দেখা যাচ্ছে যে তারপরে দেখা যাচ্ছে যে এরকম ভাবে মানে হচ্ছে আল্লাহ বলেছেন যে হ্যাঁ ওরা বলবে আল্লাহ আমরা তো আমাদের যারা নেতা দেবেন লেলিন কাল মার্কস তারা তাহলে মানে আল্লাহ রসুলকে অন্ধভাবে মানাটাকে তারা নিন্দা করছে তো তারা কিন্তু অন্ধভাবে বহু জিনিস কি করছে মানছে দেখা যাচ্ছে কি ফেরেস্তা মানবে না জিন মানবে না হ্যাঁ এলিয়েন মানবে এবং এলিয়েনদের যদি এলিয়েন নাম বলে যদি এলিয়েনদের হচ্ছে যেমন আল্লাহ বলেছেন না যে আছে মাসনা মাসলা সাবা রোবা হ্যাঁ ফি খালকি হিমায়াশা যে হচ্ছে মানে ফেরেস্তাদের তিনটে পাখা চারটে পাখা আল্লাহ যা খুশি বৃদ্ধি করতে পারে যদি বলা এলিয়েনদের চারটে পাখা আছে আসলে এলিয়েন এলিয়েনের নাম হচ্ছে জাবরালা হ্যাঁ। মানে না এদের ব্রেন মানে ঠিক আছে এখন আমার সাক্ষাৎ হয়ে যদি কোনো দেখাচ্ছে যে হকিংস করা বা টাইপের কেউ হকিংস তো মরেই গেছে তো দেখা যাচ্ছে যে অন্য কেউ দেখা যাচ্ছে বললো যে হচ্ছে হ্যাঁ, এলিয়ানের সাথে যোগাযোগ হয়েছে তার হ্যাঁ তার চারটি পাখা ছিল আমার আমার নাম হচ্ছে জাবর আলা তো তাই যে প্রিফার করতে গেছে জাবর আলা আগমন <laughs> শুভেচ্ছা স্বাগতম <laughs> এই জাতীয় কথা খুলে যাবে <laughs> কাজী ইব্রাহিম টাইপ লোকেরা এই জায়গা ঝামেলা সেটা হবে দেখা যাচ্ছে যে তো এখন দেখা যাচ্ছে কি তো এই জবরাল তুমি ইয়েতে নাম উল্লেখ করবো নাম আমার শাশুড়ির নাম উল্লেখ করি নাম উল্লেখ করছো বোধ আমার নাম উল্লেখ হয়ে যাচ্ছে নাম উল্লেখ কথা কেন মানে ওই ওদের নাম আলাদা কথা তো দেখা যাচ্ছে কি বুঝতে ঠিক আছে এবার তাহলে রসুল যখন বলছে আমাকে কাছে জিব্রাইল এসছে এটা আমি না যাবে না হাফিজ করা যদি বলে যে আমার কাছে এরকম মানে এলিয়েন বলে কথাটা একটু আলাদা বলছে ফেরাস্তা বললে হবে না এলিয়েন এসেছিল হ্যাঁ সে অন্য জগতে এবং এত বড় কথাও বলেছে এরা যেমন এরা বলে না আমাদের আমাদের মানে নাস্তিকরা বলে না যে হচ্ছে হলো আল্লাহ থাকলে দেখা যায় না কেন হুম ওই শয়তানই বিশ্বাস করে যে বিশ্বের প্রতিবিশ্ব আছে তাহলে তুই কি দেখবি প্রতিবিশ্ব একটা খুব জটিল মতবাদ আকবর মতো আদিদা হ্যাঁ মাল্টি ইউনিভার্সাল হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার মানে ওই বিশ্বটা আমাদের এই বিশ্বে নেই এটাকে বলে হচ্ছে ডাইমেনশন মাত্রা অন্য মাত্রা ওই তোমার এক্সারসাইজ ওইটা বোঝাচ্ছে এবং ওই যে মাঝে মাঝে তোমার হচ্ছে যে ইয়ে হয় না এই জন্য বলছেন ওগুলো ভালো লাগে না মানে তোমার আলাদা ইয়ে লাগে না মানে ওইটা ওটা বোঝাচ্ছে ও চলে যাচ্ছে না ও যতই হাঁটু কখন তো ওপেন খুঁজে পাবে না মানে ওরা বলতে যাচ্ছে ওরা এরম একটা মতামত দিয়েছে যে হচ্ছে একটা না তো মানে প্রতিটা সেকেন্ডে কোটি কোটি কাউন্ট সৃষ্টি হচ্ছে ওরে বাবা কি মতবাদ এটাও অযৌক্তিক না কিন্তু এত মজজকে কথা আটকে রাখা হয়েছে কোনো কোনো কোনো মেনে না যাবে না মেনে যাবে কেন ওইটা তো ওরকম কোনো ব্যাখ্যা ফ্যাখ্যা করে তো মেনে যায় যে বলছে কি এই যে এরকম ব্যাখ্যা প্রচলিত আছে মাঝে মাঝে কিছু কিছু ওই বারবার ট্রায়াঙ্গেলে জাহাজ হারিয়ে দেয় না যে সময়ের ফোকরে পড়ে যায় দুটো মাথা মাথা আছে একটা হচ্ছে যে ওইটা হয় চলে যায় ফিউচারে না চলে যায় পাস্টে এমন একটা একটা একটা মতবাদ আছে এবং কলম্বাস আমেরিকা আবিষ্কারের সময় একটা মানে আলোর আলোক রশ্মি ছটা দেখতে পাই ওইটা কী ছিল এটা গবেষণা কলমাস করে যায়নি পরবর্তীতে মনে করেছে যে কোনো একজন ব্যক্তি ওরকম আলো ওই সময়ের গহ্বরে পড়ে গিয়েছিল সে অতীতে চলে যাচ্ছে যখন সেই সময় একটা লাইট মিলে যায় আর কি সেটা দেখতে পায় উনি এরকম একটা ব্যাখ্যা বলছিলাম বই পড়েছি সেখান থেকে বলছে আর কি তো এরপরে হচ্ছে তোমার মানে বাংলা ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু ব্যাখ্যা ট্যাখ্যা আছে আমাদের একটা এরকম অন্য জগৎ চলে যাওয়া অন্য অন্য জগতে অন্য জগতে চলে যাওয়া মিশরের পিরামিড সম্পর্কে আমার একটা তত্ত্ব আছে যে এলিয়েনরা তৈরি করে দিয়ে গেছে এগুলো একটাও কিন্তু কেউ অবশ্যই হাসান করা মানে প্রভাব বলি সম্ভাবনা আমাদের রাখছে এগুলো সম্ভাবনা আছে ইমকানিয়াতের মধ্যে রাখছে কিন্তু এই শয়তানরা যখনই ইসলামের নাম বলা আছে জিব্রাহিল বললে সমস্যা হ্যাঁ যেমন ইসলামের সবচেয়ে যেমন জেবরাল্টার প্রণালী জাবালত তো আরেক হ্যাঁ, জেবরাল্টার মানে চেঞ্জ করে মানে পুরা ইসলামবুল ইস্তাম্বুল অন্তত এখন মানে ইস্তাম্বুল ইসলামবুলকে করে দিয়েছে ইস্তাম্বুল আর মানুষ জানতেই পারছে না যে তুরস্কের রাজধানী ইসলামবুল কোনো সময় যে এখানে ইসলামের বিজয় হয়ে কোনো কোনো ব্যক্তি ইসলামকে ভালোবাসত সেই যে প্রথম এটা বিজয় করেছে সেই থেকে যে তারা বসবাস করছে তা কত মনে পড়ে যাবে ইসলাম কত মনে পড়ে যাবে ইসলাম্বুল তা ইস্তাম্বুল যাই হোক আর উদারপন্থী মুসলমানরা ওইগুলো গ্রহণ করছে আর কি মানে একের পর এক যাতে এগুলো ইয়ে না হয় জেব্রালটার প্রণালী জেব্রালটার বিখ্যাত প্রণালী জেব্রালটার যে জাবারে তরিক মানে মুসলিমের একটা বড় মহান একজন নেতার নামে যে তার নামকরণ করা হয়েছে ইয়ে করে হুম স্পেন স্পেন বিজয়ী মুছে ফেলতে হবে ওটাকে মুছে ফেলতে হবে তো এই জন্যই বলছি যে এদের শাস্তি চিরস্থায়ী জানানো হবে না বা হলে পারে কেউ মনে করবে যে কেন হবে ঠিক আছে প্রচণ্ড কারণ আল্লাহ মাফ করুক আর কি আমাদের সবাইকে মানে এদের যে মানে ইয়ে আল্লাহ বলছে না যে ইজাজকের আল্লাহ আহাদাহ ইসমাজাত কোনো বললা দিনা না যে মানে যখন আল্লাহকে একাকরণ করা হয় অন্তর সংকীর্ণ হয়ে যায় আর যখনই আল্লাহর সঙ্গে শরিক করা হয় এরা খুশি হয় আফ্রিকা জঙ্গলে কিছু লোক দেখা যাচ্ছে যে ওই গাছ পূজা করে মাকসা পূজা করে হুম এটা হচ্ছে সংস্কৃতিটা সেভ করতে হবে জাতিসংঘ থেকে এমনকি এর জন্য যদি যদি মানুষের কিছু ক্ষতিও হয় একটা মনে করো রেওয়াজ আছে মনে করো সাপোজ যে সবদের মধ্যে গুনসুই ঢুকিয়ে <laughs> তোমার হচ্ছে সেলাই করা তোমার ইয়েতে আছে আপনার অঙ্গদের অনেক প্রজাতির মধ্যে এই ঠোঁট ওরা কীভাবে যখন আল্লাহ জানে <coughs> মানুষের ধরে দেখেছেন আপনারা মানে এতখানি চওড়া চাকতি এই ঠোঁট হাতে টেনে নিয়ে এসে মনে হয় বহুদিন থেকে এটা করে আর কি ওই চাকতিটা হচ্ছে এতখানি এতখানি চাকতি দিয়ে ওই ঠোঁটের মধ্যে বসাবে হয়তো ওদের মধ্যে যারা নেতা বা যে ইয়ে তাকে ওই রকম মানে কুচিত হওয়া লাগবে মানে এটা তো শর্ত আর কি তো বোঝা যাচ্ছে জিনিসটা নিচের ঠোঁটটা টেনে এরকম চাকতি বসে যদি এইটার বিরুদ্ধে কেউ কথা বলে দেখবেন যে তখন সংস্কৃতই বা এগুলোকে সেভ করার যে কিছু আছে না কুকর্মেরও না এরকম কিছু আন্দোলন আছে মানে তোমার আছে পশু এসব ব্যাপারে ওই পশু মানুষকে আমি পাগল করে দিচ্ছে এটার প্রয়োজন সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ তোমার মানুষ খোদাই খোদাই মরে যাচ্ছে হরিণ মেরে খেয়েছে এখন তার জেল হবে হরিণ ভাই লোকের এদের তো কিছু আইন কারণ আছে এগুলো মানুষই করেছে প্রকাশনা করেনি তো দেখা যাচ্ছে যে মানে এই শিরিক কুপর যখন হবে সেখানে খুশি হবে আজকে বাউল ফকিরদেরও সেভ করাটা আজকে নাস্তিক তাদের কাছে একটা মানে চিন্তা করেন একটা কুসংস্কার একটা গাঁজা খুঁড়ে একটা দল এদের একটা মানে ইয়ে ভেঙে দাও একটা আঁকড়া ভেঙে দাও তোমার হচ্ছে সেই আঁকড়া তোমাকে উত্তমভাবে বাড়ি দেওয়া লাগবে মানে ছিল খড়ের এখন সাত করে দিতে হবে হ্যাঁ ছিল তোমার হচ্ছে পঞ্চুর বেড়া এখন ইট লাগবে মানে দেখে এরকম অনেক ঘটনা ঘটেছে আর কি তাহলে এই যে এদের যে অন্তরের যে আল্লাহর প্রতি যে ইয়েটা বিরূপ যে ভাবটা তুমি ইয়ে খোলো রাষ্ট্রবিজ্ঞান খোলো গ্রিকদের মধ্যে কিছু লোক গণতন্ত্রের চর্চা করেছিল কি করতো অভিজাত লোকেরা মতামত দিত আর দায়দের ওপরে পিষ্ট চাতাকলে পিষ্ট সেইটাকে গণতন্ত্রের একটা চমৎকার একটা পাইল ফলক হিসেবে হচ্ছে এই করে ওটাকে নিয়ে আসবে আর পুরা তুমি রাষ্ট্রবিজ্ঞানের বই খুঁজে যে মানে প্রায় বিশ্বটা শাসন করলেও মোটামুটি মুসলমানরা একেবারে এই যে দুইশো বছর আগ পর্যন্ত হাজার বছরের উপরে হাজার বছরের যে নিয়ম নীতি শাসন করেছে এদের এটা কোনো উল্লেখ হওয়া না খেলাফত বলো যে তারা তারা ভাষাতেই বলতো এটা তুমি এটা তুমি কী বলবা এটা কি ইনসাফের পরিচয় হয় নাকি খেলে খেলা খেলাফত হোক সেটা একটা রাজতন্ত্র বলি যে যেটাই হোক এই কিছু মধ্যে এরকম লিখবো না তারা যে হিসেবে না খাইতে করুক বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমু উমর কি বলেছেন তার তো অনেক উক্তি রয়েছে হ্যাঁ। আমরা খুঁজলে পাঁচ আলম আমাদের উক্তি রয়েছে পাবা না হ্যাঁ অমুক শুটকি অমুক ফটকাবাজি তারা কি বলেছে এগুলো তুমি অনেক পাবো পিকে হেট্টি অমুক তমক ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে কি মানে মুসলমানদের এই যে এই যে একটা যে তাদের যে হচ্ছে আল্লাহ নাম শুনলে যে একটা হচ্ছে ইয়ে আল্লাহ কিনা বোঝা লাগছেন যে হচ্ছে বিগ ব্যাং সৃষ্টি বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে এটা হকিং স্যার একটা মহা ভুল হয়ে গেছে মানে ততটা স্বীকার করি না হ্যাঁ, মানে বিগ ব্যাং এর ইয়ে সৃষ্টি হয়েছে না ওই সৃষ্টি হতে পারে বল লাগে একটা হ্যাঁ, হ্যাঁ বাইরে থেকে একটা আলাদা বল লাগে এই জন্য এখানে একটা তোমার মানে হ্যাঁ এরাও বলেছিল যে যদি মেনেও নিই যেখানে বল প্রয়োগ করেছে তো তার ক্রিয়া সেখানেই শেষ হয়ে গিয়েছে আমি পড়েছিলাম এখন আর তার প্রয়োজন নেই বিশ্ব এখন এরকম একটা কথাবার্তা আচ্ছা। আচ্ছা। আল্লাহ সুবাহতাল্লাহ পরে গিয়ে ডার্ক পাওয়ার তোমার হচ্ছে যে কালো পাপ মানে কালো ক্ষমতা হ্যাঁ মানে হচ্ছে বিশ্ব ক্রমাগত গতিশীল হচ্ছে আর কোনো কিছু গতিশীল হতে হলে খুব পাওয়ার লাগে প্রতিনিয়ত তার প্রয়োজন রয়েছে এইবার অন্য কোনো ব্যাখ্যা যেটা মনে করো এই বিশ্বেও হাজার সহস্র বিশ্ব ওই যে কাকুয়ার মতো আদিদা কল্পনা করা তারপরেও আল্লাহ মেনে না নিয়ে এগুলো কি তাই তাদের কাছ তাদের কাছ তারা করবেন আল্লাহ বলছেন কি হেমসা মোসা নিঃসন্দেহে কেমত আসবে তাই কে তো অবিশ্বাস করলো সেদিকে তাকিয়ে তুমি অবিশ্বাস করো না কোন রাত আছে নিঃসন্দেহে কেমন আসবে তুমি কে অবিশ্বাস করছো তোমার তখন নেই আলহামদুলিল্লাহ তো এই জন্য এই তারা বলছে ধর্মান্ধ তারা বলছে ধর্মান্ধ অথচ আমরা মানে আলহামদুলিল্লাহ সব থেকে যৌতিক ইয়েতে হচ্ছে ইয়ে হলো মানে এইটা মানে ইসলাম এবং হচ্ছে আল্লাহ রসুল একজন স্রষ্টা আছেন তিনি তিনি মানে আনুগত্য করার জন্য আমাদের সৃষ্টি করেছেন আর আনুগত্য না করলে খাতে দেবেন আনুগত্য করার জন্য রসুল পার্টি আমাদের শেখাচ্ছেন এর থেকে একটা যৌতিক কথার কী হতে পারে পুরা সৃষ্টি কেন সৃষ্টি হয়েছে এত কিছু এত কিছু কেন হয়েছে কেউ তো সৃষ্টি করেছে আমাদের কেন সৃষ্টি করেছে আমাদের তাকে মানতে হবে না মানলে শাস্তি হবে মানলে পুরস্কার পাবে আর এই যে মানবে শেখানোর জন্য কেতাবার রসুল পাঠিয়েছে শেষ এই যে একটা বুঝ এই বুঝের বাইরে গিয়ে পুরো অকারণে সৃষ্টি হয়েছে এই সব হচ্ছে মানে অনেকটা সেই পৃথিবী হ্যাঁ একটা মানে একটা সারের ওপরে সারটা একটা কষ্ট ডিমের ওপরে এরম না মানে আসলে বুঝতে এরা যে হ্যাঁ এরা যে এটা পেশ করছে পুরাটা কিন্তু এরকম ভিন্ন ভাষায় আকারের মতো আদিতা তো একটা সারের ওপরে পৃথিবী থাকাটা আর এতগুলো বিশ্ব সেকেন্ডে সেকেন্ডে সৃষ্টি হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা বিশ্বে তার নিজস্ব গতিতে চলছে এখানে একজন ব্যক্তি রাজা হয়েছে সেখানে সে ফকির ওখানে একজন ব্যক্তি ফকির এখানে সে রাজা আবার মাঝে মধ্যে এই বিশ্ব থেকে ওই বিশ্বে যাওয়ার প্রক্রিয়া চলছে এইভাবে চল জিনিসটা হচ্ছে চলছে এগুলো কিন্তু বিজ্ঞানে চলছে এখন এগুলো এগুলো উদ্ভট না কিন্তু বলছে ধর্মান্ধ আছে এরা এই বিষয়েও আলোচনা করেছে এমাম বলছে যে আজানের মাথা যখন তারা ধরে তখন মানে একটা পূর্ণাঙ্গটা আলোচনা করেছে আলহামদুলিল্লাহ তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে আখির দাওয়ানা সুফানা